থেকে তখন তো আল্লাপাক ওই সব লোকদেরকে লাঞ্ছিত অবদস্ত করেছেন যারা কোরআনে করিমের দাওয়াতকে অস্বীকার করেছে যারা কোরআনে করিমকে অন্তর থেকে কবুল করেনি কোরআনে করিমের এই বিধানের বাস্তবায়ন যারা করেন আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত অবদস্ত করেছেন আমাদের তফসিল হবে সুরায় সাজদা এই সুরায় সাজদা ছোট্ট সুরা এবং এই সুরা নবী করিম সাল্লাহ সাল্লামের মক্কি জীবনে নাজল হয়েছে মক্কি জীবনের সুরাগুলির বিষয়বস্তু কাছাকাছি একই রকমের তৌহিদ আল্লাপাকের একত্র এর সাথে সাথে আফেরাত পরকাল যে পরকাল সম্পর্কে তারা সন্দিহান ছিল তৌহিদের ক্ষেত্রে তারা শির করত এগুলি ছিল তাদের বড় বড় রোগ কোরআনে করিমকে মোহাম্মদ সাল্লামের রচিত মনে করত আল্লাহর বাণী বলে বিশ্বাস করত না এই বিষয়গুলি বিশেষ করে তুলে ধরা হয়েছে আল্লাহ ফখরবুল আলমিন ইরশাদ করেছেন আলী নাম এই জন্য যে তেলাওয়াত আছে তেলাওয়াত কতটি আছে পনেরোটি আছে তবে এই মশলা ইফতলাফ আছে ইফতলাফ থাকলে হাদিস সেই হাদিস অথবা করেন আয়াতে থাকলে করেন আয়াতের দিকে ফিরে যেতে হবে শেষ দায় লাওয়াত করেন আয়াত দ্বারা নেই প্রমাণিত নয় মানে করেন আয়াতে শেষ দায় লাওয়াত কটা এই বিষয়গুলি নাই বিষয়গুলি রসগোল্লাহামের হাদিসে রয়েছে তো একদল বলছেন চোদ্দটি আর একদল বলেছেন এগারোটি হ্যাঁ আর একদল বলছে পনেরোটি সঠিক হচ্ছে কোরআনে কারিমে পনেরোটি পনেরো জায়গায় সেজদা আছে সেজদায় তেলাওয়াত নামাজের মধ্যে ওই আয়াতগুলি তেলাওয়াত করলে সেজদা করা সুন্নত অজেব নয় আর নামাজের বাইরেও যদি এই আয়াতগুলি তেলাওয়াত হয় তবুও সেজদা করা সন্ন্যাত অজব নাই কেউ যদি সেজদায় তেলাওয়াত ছেড়ে দেয় হাজার নাই <clears throat> সাহাবাহিকের আমরা এরকম কখনো কখনো সেজদা তেলাওয়াত পড়েছেন আর সেজদা করেননি যাতে করে লোকেরা বুঝতে পারে যে এটা অজীব ফরজ নয় এটা ছেড়ে দিলে গোনা হয় না তো সেজদা তেলাওয়াত পনেরোটি আছে চোদ্দটি যারা বলেছে তারা দুই ভাগে বিভক্ত তাদের এক দল বলছে যে সুরেশ সদে সেজদা নেই আর সুরা হজে দুটি আছে এটা হচ্ছে এবং সাফি বা সাফি মাসলাকের অনুসারীদের মতো ওরাও চোদ্দটি বলছে কিন্তু সুরা সদে সেজদা নেই তাদের কাছে আর সুরা হজে দুটো সেজদা আছে হানাহিরা তারাও বলছে চোদ্দটি কিন্তু সাফিদের থেকে ভিন্ন মত পোষণ করেছে এইভাবে যে সুরা হজে তাদের কাছে একটি সেজদা আছে দুটো তারা মানে না আর সুরা সদের সেজদা যেটা সাফের মানে না সেটা তারা মানে তাহলে সমান হয়ে গেল এইভাবে এই জন্য ভারত বাংলাদেশ পাকিস্তানে ছাপা কোরআনগুলিতে সুরা হজে দেখবেন দুটো সেজদার একটাতে লেখা আছে আস্তাজ দাত সাইডে লেখা আছে আস্তাজ দাত ইন্দাল ইমামের সাফি এই সেজদাটি ইমাম সাফির নিকট হ্যাঁ? অথচ এই সেজদা হাদিস দ্বারা প্রমাণিত যে সুরা হজে দুটো সেজদা আছে তো কারণ মানুষ মজাবধারী সুতরাং মজহাবধারীরাও এরকমই কথা লেগে যে এটা সাফিদের সেজদা আমাদের সেজদা নাই বুঝতে ওই রকম সুরা সুরা সদে সাফেইরা লিখবে ইন্ডোনেশিয়ার ছাপা কোরআন যদি হয় কেরালার ছাপা কোরআন হয়তো লিখবে দা তো ইন্দাল ইন্দাল আহনাফ আমাদের কাছে না ঠিক না অথচ সুরা সদেও সেজদা আছে সুরায় হজেও সেজদা আছে যারা বলেছে এগারোটি সেজদা তারা ওই শেষ দিকের সেজদা গুলি একটা মানেনি মালিকিরা মালিকিরা মালিকিদের নিকটে মাত্র এগারোটি সেজদা আছে শেষ দিকে মানে সুরা নাজম থেকে সুরা নাজম একটা শেষদা আর তারপরে যে শেষদা সেজদাগুলি আছে হ্যাঁ? আল্লাহকে তার আগে আছে সাতটা সাক্ষাতেন শেখাতে আছে এইগুলো তারা মানে কটা গেল তাহলে তিনটা গেল আর তিনটা গেলে কটা হয় হ্যাঁ বারোটা হলো চোদ্দটা কেন হয় বারোটা হইল হ্যাঁ পনেরোটার মধ্যে তিনটা কমাইলেন বারোটা হলো না আর একটা কমে একটা ওই সুরা সদেরটাকে সুরা সদ সম্পর্কে একটা যে সুরা সদের আজাইন সুযোগ মানে এটা কোন আবশ্যক সেজদা নাই ওখান থেকে তারা ধরে নিয়েছে যে এটা আউট তো ওইটা বাদ চলে গেল একটা এইভাবে তারা কমিয়ে দিয়ে এগারোটা করেছে আহলেদি সালাম মহাদেসিনরা যারা হাদিস মোতাবেক বিনা কোনো তকলিদে কোন একটা ইমামকে ফলো না করে সরাসরি হাদিসের আমল করে তারা বলছে যে সবগুলি আছে মালিকের যেগুলি অফ করেছে ওটাও আছে আর সুরা হল যে দুটো আছে সুরা সদেও আছে সুতরাং টোটাল সেজদা হচ্ছে পনেরোটি যা সেজদার বিষয়টি আনুষঙ্গিক আসলে আমাদের তফসিলের সাথে বিশেষ তেমন সম্পর্ক নেই যদিও এই সুরায় একটি সেজদা আছে বলে এই কথাগুলি চলে আসে তো এই সুরায় সাজদা নবী করিম সাল্লাহ সাল্লাম পাঠ করতেন কখন হ্যাঁ? জুমার দিন ফজরের সালাতে প্রথম রাখাতে সুরায় সাজদা পাঠ করতেন আর দ্বিতীয় রাখাতে সুরায় সুরায় দাহার পাঠ করতেন এটা নবী করিম সাল্লা সাল্লামের সন্ন্যত কিন্তু এই সন্ন্যত আজকাল প্রায় উঠেই গেছে এই সন্ন্যত প্রায় উঠে গেছে এই সন্ন্যতটা শুধু হারামাইন শরীফে না আছে মক্কা এই দুই মসজিদে মসজিদে নবীতে আর মসজিদে হারামে হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, তাহলে ভালো খুব কম মসজিদ আছে এটা বলতে চাইছি একশোটা মসজিদের দুটো তিনটা তো নাই এই জন্য বলছি উঠে গেছে সুন্নতি আমল এই সুন্নত দেখলাম আহলাদিস মসজিদগুলিতে আছে ভারত বাংলাদেশ আহলাদিস মসজিদগুলোতে বড় মসজিদগুলোতে বিশেষ করে এই আমল আছে আমরা মাদ্রাসা থেকে দেখে এসেছি যে শুক্রবার দিন তেলাওয়াত এগুলো হবে কিন্তু জানি না আরব দেশগুলিতে এই সন্ন্যতটা খানিকটা উঠে গেছে আর হানাফি মহলে তো আমল আছে কিনা হানাফি ভাইরা বলতে হবে হ্যাঁ ইকবাল ভাই আছে আমল না দেখ নেই বলেছেন অথচ নবী করিসাল্লাম পড়েছেন কেন পড়েছেন এটা রহস্য আছে একটা সুরায় শেষদাই আর সুরায় দাহারে কেয়ামতের কথা আল্লাহ পাখের নিয়ামত আর শাস্তির কথা সাজার কথা আর নিয়ামতের কথা অনুগ্রহের কথা আর কেয়ামতের কথা এসব বিষয়গুলি আছে আর জুমার দিনে কেয়ামত হবে সুতরাং জুমার দিন ভোরে ভোরে সূর্য ওঠার আগে স্মরণ করিয়ে দেওয়া যে কেয়ামতকে স্মরণ করো হতে পারে আজকে সূর্যটা পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম উঠতে পারে এই জন্য এই হেকমতে শুক্রবারে সুরায় সেজদা এবং দাহা পড়া সুন্নাথ এমন নাই হ্যাঁ কারি সাহেব আপনি তো মসজিদের নাম পড়েছেন এক একদিন আব্দুল ওয়াহেদের না দেন আর একটা রোগ এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এটা আশ্চর্য নবিস সন্ন্যত হচ্ছে ফজরের তেলাওত লম্বা হবে এসার তুলনায় এখানে এসার তেলাওয়াত লম্বা হয় ফজর শর্ট দেখেছি চিন্তা করে অথচ খেলাফ হ্যাঁ মুসল্লিদের কল্লা হেদায়ত করে এই হয়েছে এই ধরনের আজকালকার মুসল্লি তবে দেখলাম আহলেদিস মসজিদে আমি নামাজ পড়লাম দিল্লিতে বোম্বাই বোম্বাই তো শুধু জমা পড়েছে আর বাকি তো হোটেল থেকে মসজিদ অনেক দূরে দূরে সব এলাকাতে দেখলাম যে না আল্লাহ মসজিদে ফজর নামাজে এত লম্বা তেলাওত করছে যে এখানকার মানুষ পরেশান হয়ে যাবে কারণ এত লম্বা তেলাওত অভ্যস্ত না দুটো পাশাপাশি আহলে মসজিদে নামাজ করলাম দুই দিন দুই ফজর তো দেখলাম বেশ লম্বা আর এত কনকনে ঠান্ডা ঠান্ডাতে আমার পক্ষে দাঁড়িয়ে থাকা মুশকিল হচ্ছে ঠান্ডা লাগছে এই জন্য খুব ঠান্ডা তো আসলে এতে দিল্লিতে এই সময় তো ওই ঠান্ডাতে ওরা লম্বা টাইম ধরে এই তেলাওয়াত ফজরে করে সন্ন্যতের আমল খানিকটা আহলাদিসরা করার চেষ্টা করে হ্যাঁ। প্রমাণিত তো ষাট থেকে একশো মানে কখনো কমপক্ষে ষাট আর খুব বেশি হলে একশো দুই রাকাত মিলিয়ে অথবা প্রথম রাখাতে ষাট বাকিটা চল্লিশ এরকম করে একশো এরকম ব্যাখ্যা করা যেত কিন্তু আগের ব্যাখ্যাটা বেশি ভালো যে ষাটের কম সাধারণত হইত না ষাট আয়াতের কম আর একশোর বেশি হইত না এরকম লম্বা তেলাও হ্যাঁ নবী করিম সাল্লাম করতেন ফজর নামাজে বুখারিতে আছে কিতাবুল জুমাতে আবু রাজি আল্লাহ তালানো থেকে কারণ ফজরে ইয়ামাল জুমা ফজরের জুমা ফজর নামাজের জুমার দিন পড়তেন আলিফ লামিম তানজিল সাজদা মানে এই সুরাটা ও হালাতা আল ইনসান মানে হালাতা আল ইনসান হাইনুমিনাদাহার লাম এখন সেই মাজদর সুরের দাহ এটা পড়তেন আর মুসনাদ আহমদের জাবের রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত একটি হাদিস মুসনাদ আহমদের তাতে আছে কানান নবিসাল্লাম প্রত্যেক দিন ঘুমাবার পূর্বে এই সুরায় সেজদা পাঠ করতেন আর সুরায় সুরায় আত্মাবারাকাল্লিজ ব্যাধি মুল্ক পাঠ করতেন মুল্ক পাঠ করতেন মুল্ক সম্পর্কে এছাড়াও আরো হাদিস রয়েছে আর সুরায় সজদাও পাঠ করতেন ঘুমাবার পূর্বে দেখা যাক রহমান রহিম মিম এর মানে কি হ্যাঁ? এর মানে সাহাবিরা জিজ্ঞাসা করেননি আর রসুল্লাহাম বলে দেননি তখনকার বাঘ ভঙ্গিমায় এইরকম ছিল হয়তো কাব্য রচনা করতো সেই যুগে কাব্য রচনায় কিন্তু খুব পারদর্শী ছিল সেই যুগের লোক খুব উন্নত ছিল আদি কবিতায় সেই যুগের অনেক কবিতা আজকাল মাদ্রাসাতে পড়ানো হয় আলিয়াতে কমি মাদ্রাসায় এছাড়াও কলেজ ইউনিভার্সিটিতে অ্যারাবিক অনার্স অথবা অ্যারাবিক মাস্টার্স পিএইচডি যারা করে তাদের ওই সব ওই ওই যুগের কবিতাগুলি পড়ানো হয় আমরা পড়েছি তো কাব্য রচনার যুগ ছিল তো সেই যুগে যেহেতু কম্পিটিশন চলতো কাব্য রচনা আল্লাহ ফাকরুল আল আলিফুলাম মিম আলিফুলাম রা কাফা ইয়াইসাদ এইরকম বিচ্ছিন্ন অক্ষরগুলি দিয়ে চ্যালেঞ্জ করলেন জাতিকে আরব জাতিকে যে কোরআনে করিম এই আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলি রয়েছে বর্ণ এই দিয়ে আল্লাহ পাক নাজেল করেছেন নতুন কোন এমন কোন অক্ষর বা বর্ণ দিয়ে আল্লাহ পাক নাজেল করেনি যেগুলি তোমাদের কাছে নেই এমন কি আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত তোমাদের কাছে আছে আর ওইগুলো দিয়েই কোরআনে করিম হ্যাঁ আল্লাহ পাকের বাণী সুতরাং তোমরা কোরআনে করিম হয় আল্লাহ পাকের বাণী হিসাবে মেনে নাও আর না হলে চ্যালেঞ্জ গ্রহণ করো আর এই রকম বাণী বা এই রকম কথা তোমরা তৈরি করো হ্যাঁ তৈরি করে পেশ করো তাহলে তোমাদের কথা ঠিক বলা যেতে পারে যে এটা মানুষের রচিত আর যদি তা না করতে পারো করতে পারিনি তারা আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন একাধিক আয়াতে তাহলে এটা আল্লাহ পাকের বাণী তোমরা মেনে নাও এই জন্য সাহাবারা জিজ্ঞাসা করেনি তারা বুঝছিলেন যে আলিফুল্লাম মিম রা এগুলির উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্যটা কি যেন কোন সাহাবি জিজ্ঞাসা করেন যে আরাসুল্লাহ আলিফুল্লাম মিম মানে কি আলিফুল্লাম রাম মানে কি জিজ্ঞাসা করে তাপ মানে কি জিজ্ঞাসা করেননি <clears throat> কেউ কেউ বলেছেন যে নতুন নতুন কোন ভঙ্গিমা যদি পেশ করা হয় তাহলে ওতে একটা আকর্ষণ হয় ঠিক না নতুন জিনিসকে মানুষ ভালোবাসে আর নতুন জিনিসে একটা আকর্ষণ আছে পুরাতন যেটা গতানুগত চলছে একটা নতুন পদ্ধতি আসে তাহলে ওতে একটা আকর্ষণ আসে তো এই ভঙ্গিমা হয়তো অবলম্বন করা হয়েছে কোরআনে কেরিমে যাতে করে কাফেররা এমনি তো কোরআন শুনতে চায় না কিন্তু নতুন ভঙ্গিমা আলিফ লামিম দিয়ে শুরু হচ্ছে আরে কি বলা হচ্ছে এরকম শুনি তাহলে এটা যারা অ্যাডভার্টাইজে কাজ করে তারা কিন্তু নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে দেখেছেন দোকানপাটে নতুন নতুন তরিকা আবিষ্কার করার জন্য যাই হোক আলিফুল্লামিম বা এই ধরনের বিচ্ছিন্ন অক্ষর যেগুলো হরুফে মোকাত্তাক এই সম্পর্কে যারা অর্থ করার চেষ্টা করেছে তারা ভুল করেছে এক কথা একেবারে মন গড়া কথা বলেছে যেমন এক শ্রেণীর লোকেরা এগুলোকে শর্ট ফর্ম মনে করে শর্ট ফর্ম বুঝেন তো না এমডি হ্যাঁ মানে ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর অফ মেডিসিনই তো হইতে পারে এমডি ম্যানেজিং ডাইরেক্টর হ্যাঁ মেডিসিনের ডক্টর পিএইচডি তো হইতে পারে এমবিবিএস ইত্যাদি যেমন আছে হ্যাঁ এমপি মেম্বার অফ পার্লামেন্ট হ্যাঁ তো হ্যাঁ এমপি হ্যাঁ তো বললাম যে ওইরকম আর কি এমপি মধ্যপ্রদেশ হইতে পারে ভারতের লোকেরা বুঝবে না এমপি হ্যাঁ এপি অন্ধ্রপ্রদেশ এপি বলছে তারা শর্ট ফর্ম এগুলোকে বলা হয় তো BA bachelor of arts BSc bachelor of science এগুলো হচ্ছে শর্ট ফর্ম তো এক শ্রেণীর মূর্খরা এই কোরআনের এই আয়াতগুলির এই অক্ষরগুলির ব্যাখ্যা এভাবে করেছে এগুলো হচ্ছে শর্ট ফর্ম আলিফ সংকেত হচ্ছে আল্লাহ লাম সংকেত হচ্ছে জিব্রাইলের লাম থেকে আর মিম হচ্ছে মোহাম্মদের মিম থেকে এগুলি মিথ্যা কথা আর এইরকম কথা আল্লাহর কিতাব সম্পর্কে বলা জায়েজ নাই হারাম ওয়ালা তাকফুমা লাইসা লাকা বিহি যে সম্পর্কে তোমার জ্ঞান নেই সে সম্পর্কে কোনো কথা বলবে না আল্লাহ নিষেধ করেছে দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে যেমন ফতুয়া দেওয়া না জেনে হারাম তেমনি আলিফুল্লামিমের ব্যাখ্যা করতে শুরু করা না জেনে হ্যাঁ কল্পিত কথাবার্তা বলা এটা হইতে পারে এটাও হইতে পারে মেবি এটাও হইতে পারে এইটাও সম্ভাবনা আছে এরকম বলা হারাম আসলে সুতরাং এরকম কথা যারা বলেছে তফসির করতে গিয়ে তারা গুমরাহির শিকার হয়েছে চলেন তনজিলুল কিতাব মানে হাজা তনজিলুল কিতাব এই হচ্ছে এমন এক কিতাব যা নাজেল কৃত তনজিল মোনাজালের রয়েছে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজেল কৃত নাজেল কৃত লারাই বাফি যাতে কোনো সন্দেহ নেই এটি নাজেল কৃত আল্লাহর পক্ষ থেকে এতে কোনো সন্দেহ নেই নাজেল কিন্তু যখন মানে আল্লাহ পক্ষ থেকে এসছে তাহলে মোহাম্মদ সাল্লামের রচিত নয় বা মোহাম্মদ সাল্লামকে কেউ সহযোগিতা করেছে যেমন তারা বলেছে যে আনাও আলী কমন আখারুন কোন মানুষ আছে তার সহযোগী তারা সাহায্য করেছে অথবা জিন শয়তান সাহায্য করে এইসব কল্পিত কথাবার্তা আরো মুর্শিকরা বলেছে এসব তাদের মিথ্যা কথা লাফি এতে কোনো সন্দেহ নেই মির রব্বিল আলমী মির রব্বিল আলমী সম্পর্ক হচ্ছে তানজিরুল কিতাবের সাথে তানজিরুল কিতাব এই কিতাব নাজলকৃত বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে লারাই যাতে কোনো সন্দেহ নেই আমি আল্লাহ বলছেন তারা কি বলে এ কথা যে ইফতারাহু মানে ইফতারাহু মোহাম্মদ মোহাম্মদ এটা গড়ে নিয়েছে রচনা করেছে এ ধরনের কথাবার্তা বলে বালহুয়াল হাক্কমের রব্বিক বরং এই কোরআন হচ্ছে সত্য হে নবীর তোমার রবের পক্ষ থেকে রব্বিক কোরআন হচ্ছে হক বাতিল নয় কোরআন হচ্ছে হক মানে মিথ্যা নয় কোরআনে যা আছে তা ন্যায় সঙ্গত তাতে কোন রকমের জুলম তাতে কোন রকমের বাড়াবাড়ি তাতে কোন রকমের এমন কিছু যেটা মানুষের পক্ষে পালন করা অসম্ভব এমন কিছু নাই তাহলে হক মানে শুধু সত্যতে সীমিত নাই হক জিনিস সঙ্গত সত্য এবং মানুষের সমস্যার সমাধানে সক্ষম সব যুগে এবং সর্বস্থানের জন্য সবগুলি সামিলিত যাতে করে তুমি এমন সম্প্রদায়কে সতর্ক করো যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আগমন করেনি আল্লাহ যাতে করে তারা সঠিক পথ প্রাপ্ত হয় তাহলে আল্লাহ পাক কোরআনে করিম নাজিল করার উদ্দেশ্য নবী করিম সাল্লাম এইভাবে বলছেন যে তুমি এমন জাতির কাছে কোরআন নিয়ে যাবে যেই জাতির কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী নবী আসেনি আসেনি মানে দীর্ঘদিন আসেনি এর মানে কোনো কালে আসেনি কারণ এমন একটা যুগ ছিল যেই সময় এ কোরাইশদের পূর্বপুরুষ ইসমাইল আলী ইসলাম ছিলেন তিনি নবী তাহলে নবীতে এসছেন কিন্তু তাদের কাছে মানে দীর্ঘদিন ধরে আসেন মাঝখানে এই ইসমাইল আলী সালাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহাম পর্যন্ত কাছাকাছি বলা যেতে পারে যে তিন হাজার বছর এর মাঝখানে বনি ইসরায়েলদের মধ্যে অনেক নবী এসছেন বনি ইসরায়েল মানে হচ্ছে ইব্রাহিম আলী সালামের দুই ছেলে এক ছেলে হচ্ছে ইসহাক আর এক ছেলে হচ্ছে ইসমাইল তো ইসমাইল আলী ইসালাম বসবাস শুরু করলেন মক্কাই ইসমাইল আলী সালাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল উল্লাহাম পর্যন্ত কোন নবী রসুল আসলেন ঠিক না পক্ষান্তরে দ্বিতীয় ছেলে যে ইব্রাহিম আলী ইসালামের ইসহাক ইসহাক আলী ইসালাম এর বংশে প্রজন্মে অনেক নবী রসুল এসেছেন এই সমস্ত নবীদেরকে আম্বিয়া বানী ইসরায়েল বানী ইসরায়েলদের নবী রসুল বলা হয় কারণ বানী ইসরায়েল মানে ইসরায়েলের সন্তান ইসরায়েল কার নাম ছিল ইসহাকের ছেলে ইয়াকুব আল্লাহ পাক যখন সুসংবাদ দিলেন ইব্রাহিম আলী সাল্লামকে তোমার ঘরে যখন দোয়া করলেন ইব্রাহিম আলী সাল্লাম সারার পেট থেকে আল্লাহ দাও যেমন হাজার হাজার হাজারের পেট থেকে হইল ইসমাইল সারার পেট থেকে আল্লাহ আমাকে সন্তান দাও আল্লাহ ফাকর আল্লাহ বলছেন বেগোলামিন হালিম বেগোলামিন আলিম ইসাকের ক্ষেত্রে আলিম জ্ঞানী বালকের আমি সুসংবাদ দিলাম আর ইসমাইল ইসলামের ক্ষেত্রে যখন সুসংবাদ দিয়েছেন বেগোলামিন হালিম বলা হয়েছে ধৈর্যশীল বালকের সুসংবাদ দিলাম তো আল্লাহ পাক এই ঘরে সারার ঘরে ও ছেলে দিলেন ইসা আর তার সাথে গ্রিন সুসংবাদ আল্লাহ দিয়ে দিলেন এখন ইসাকের জন্ম হইতে যাচ্ছে আর আল্লাহ সুসংবাদ দিচ্ছেন অমি ওয়ারাই ইসা ইয়াকুব আর ইসহাকের পরে তোমাকে ইয়াকুবও দিলাম তোমার নাতি কোন কোন অঞ্চলে পোতা বলে কিন্তু আপনার অধিকাংশ বুঝেন না আমরা বুঝছি না আমাদের অঞ্চলে নাতি পোতায় পার্থক্য করা হ্যাঁ ছেলের ছেলে হচ্ছে পোতা আর মেয়ের ছেলে হচ্ছে নাতি তো আল্লাহ বলছেন যে ইসাকের পরে ইয়াকুবও দিয়ে দিলাম এখনই ঘোষণা করে দিলাম তোমাকে জানিয়ে দিলাম তো ইয়াকুবের অপর নাম ছিল কে ইসরাইল আল্লাহ বলছেন কুল্লু তমে কানা হিল্লাল্লেবানি ইসরাইল প্রত্যেক খাবার আল্লাহ গরু উঁট ছাগল দুম্বা ভেড়া এগুলি সব হালাল ছিল বানি ইসরায়েলদের জন্য ইল্লা মাহারামা ইসরাইল আলা তবে ইসরাইল আলী ইসলাম যা নিজেই হারাম করে নিয়েছিলেন যেটা খাবো না তার কোনো এক অসুখ ছিল যার ফলে তিনি নিজের জন্য হারাম করে নিয়েছিলেন উঁটকে হারাম করে নিয়েছিলেন উঁটের গোস্ত খেলে ওই রোগে ক্ষতি হয় হারাম করে দিয়েছে ইল্লা মাহারামা ইসরা ইসরায়েল হারাম করেছিলেন কে সেটা ইয়াকুব আলহ ইসলাম জি আজকাল ইসরায়েল নাম থেকে মুসলমানদের একটা অ্যালার্জি হয়েছে বিশেষ করে আরবরা কারণ ইসরায়েল যে ইয়াকুবের নাম অনেকে জানে না নামটা তো ঠিক নবীর নাম তাই না কিন্তু বর্তমান যুগে যেহেতু ইসরায়েল বা ইসরায়েল আরবিতে ইসরায়েল ওটাকে ইংলিশে ইসরায়েল বলছো বাংলায় ওই ইংলিশ থেকে নেওয়ার জন্য ইসরায়েল বলছে আসলে শব্দটা ইসরায়েল তো ইসরায়েল একটা দেশ জালেম দেশ মুসলিম ভূখণ্ডে জবরদস্তি এখানে ইসরায়েল বলে একটি দেশকে জন্মিয়ে দেওয়া কুফুরি শক্তিগুলির এটা যেহেতু জুল মত্যাচার মুসলিমদের ওপর আর মুসলিমদের একবারে কলবে হাটে আক্রমণ ফিলিস্তিন প্যালিস্তাইন এমন একটা এলাকা যেটা মুসলিমদের হাট বলা যেতে পারে মুসলিমদের কলব এখানে করে জালেম শক্তিগুলি কুফুরি শক্তি এখানে বসিয়েছে নিয়েছে এসে ইসরাহল ইসরাইল আলহ ইসলাম অর্থাৎ ইয়াকুব আলি ইসলামের সাথে আজকালকার জালেম ইয়াহুদিদের কোন সম্পর্ক নেই কিন্তু নামটা তারা ব্যবহার করেছে জি কি বলছিলাম যে বানি ইসরায়েলদের মধ্যে অনেক নবী রসুলগণ এসেছেন মুসা ইসা জাকারিয়া ইয়াহিয়া ইউসুফ আর অরসুল আল্লাহ আকরাবুল আলমিন বলছেন যে তুমি এমন জাতিকে সতর্ক করবে যেই জাতির কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি তো আল্লাহ পাক যে কোরআন কেমি বলেছেন যে অমা কন্যা মোয়াজিবিন হাত্তানা বাসা রাসুল্লাহ আমি কোনো জাতিকে আজাব শাস্তি দেব না যতক্ষণ রসুল না পাঠাবো বলছেন এমন জাতির কাছে তোমাকে পাঠাচ্ছে যাদের কাছে কোনো সতর্কতা আসেনি তাহলে আল্লাহ পাক কেমন করে ওদেরকে আজাব দিবেন যাদের কাছে নবী পাঠাননি প্রশ্ন জাগে না হ্যাঁ আল্লাহ একদিকে বলছেন আমি কোন জাতিকে অতক্ষণ শাস্তি দিব না যতক্ষণ কোন নবী রসুল না পাঠিয়েছি আর ইয়াতে আল্লাহ বলছেন যে হে নবী তোমাকে এমন জাতির কাছে পাঠাচ্ছে যাদের কাছে এর পূর্বে নবী রসুল আসেন কোরআন কেরিমে যে আল্লাহ বলেছেন যে আমি এমন কোন জাতিকে আজাব দেব না যাদের কাছে নবী রসুল পাঠেন এর মানে এই নয় যে প্রত্যেক যুগে যুগে নবী থাকবে মানে নবী যেতে আর এক নবী চলে আসবে না নবীর তালিমাত নবীর শিক্ষা নবীর আদর্শ যাতে তাদের কাছে থাকে এটা হচ্ছে এর উদ্দেশ্য নবী করিম সাল্লাহ সাল্লাম আর ইসমাইল আলী সাল্লামের মাঝখানে যদিও কোন নবী মক্কায় আসেনি কিন্তু মক্কায় নবীর দাওয়াতের শিক্ষা মজুদ ছিল তারা সেটাকে বিকৃত করেছে ইব্রাহিম আলী সাল্লামের ধর্মের শিক্ষা ছিল না কিন্তু সেই ধর্মকে তারা কি করেছিল বিকৃত করেছিল এব্রাহিম আলী ইসাল্লাম যিনি নিজের হাতে মূর্তি ভেঙেছেন হ্যাঁ বাবার সাথে সংগ্রাম করেছেন বাবার বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন শুধু তহিদ আর সিরকের লড়াইয়ে সেই এব্রাহিমের নামে আরব মুশ্রিকরা কোরাইশরা সিরিক করত আর বলতে এব্রাহিম আমরা এব্রাহিম আলী ইসাল্লামের ধর্মের উপর আছি বলতো না তাহলে এব্রাহিমের ধর্মকে তারা বিঘ্নিত করেছে ঠিক ওই রকমই যেমন আজকাল মুসলিম সমাজের কবর মাজার পূজারীরা মোহাম্মদ রসুল্লাহামের ধর্মকে বিকৃত করেছে তাদের কাছে কোরআন মজুদ আছে রসুলের হাদিস মজুদ আছে কবর মাজার পূজা করছে কার নামে ধর্মের নামে না মানে মোহাম্মদ রসুল্লাহর নামে আরে কালেমা পড়ছে লাইরাহ মোহাম্মদ রসুল্লাহ পড়ছে আর কবর মাজার পূজাও করছে তাহলে আরো মুশ্রিকরা যারা কুফুরি সিরকের অবস্থায় মারা গেছে তাদেরকে আল্লাহ পাকের আজাব দেওয়া ইনসাফের সুবিচারের হ্যাঁ, ন্যায় নীতির পরিপন্থী নয় কারণ তাদের কাছে ইব্রাহিম আল্লাহ সাল্লামের দাওয়াত মজুদ ছিল কিন্তু তারা তাকে বিকৃত করেছে যেমন আজকাল মুসলিম উম্মাতের যারা কবর মাজার পূজা শিরকুফুরি করছে তারা যদি বলে আমাদের কাছে দাওয়াত আছে কারণ তাদের কাছে দাওয়াত মজুদ নেই কোরআন এখানে মজুদ নেই রসুলের হাদিস মজুদ নেই কিন্তু অপব্যাখ্যা করেছে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে ইসলামের নামে তারা কবর মাজার পূজা করছে সুতরাং তারা আল্লাহ পাকের আজাবের হকদার আল্লাহ পাক তারপরে এরশাদ করছেন আসমান জমিনের সৃষ্টি সম্পর্কে আল্লাহ আল্লাহ সেই সত্তা যিনি আকাশ সমূহকে আর জমিনকে পৃথিবীকে সৃষ্টি করেছেন ওমাবাই নাহমা আর যা কিছু এই দুইয়ের মাঝে রয়েছে সবকিছুকে সৃষ্টি করেছেন ফিসিত্তা ছয় দিনে ছয় দিনে কোন দিন আল্লাহ সৃষ্টি শুরু করেছেন রবিবারে শেষ শুক্রবারে বেয়াদব ইহুদিরা বলছে যে শনিবারে আল্লাহ রেস্ট করেছে ইহুদিরা আল্লাহ সম্পর্কেও বেয়াদবি করেছে বলছে যে আল্লাহ পাক শনিবার দিন বিশ্রাম করেছেন কলাম থেকে ছয় দিনের করার চেষ্টা যেমন মানুষের আরাম বিশ্রামের প্রয়োজন পড়ে আল্লাহ পাক বলছেন তারপরে সুম্মাস্তাওয়া আলাল আস অতপর আল্লাহ পাক সমুন্নত হয়েছেন তার আরসের উপর ইস্তাওয়া মানে আলা ওয়ার তাফা আরবিতে তাস্তির কার্বন করেছেন এই জন্য সমুন্নতের তর্জমাটি সবচাইতে সূক্ষ্ম পক্ষান্তরে কেউ কেউ বিরাজমানের করে তর্জমা করেছে কেউ অতপর আল্লাহ পাক তার আরো সে বিরাজমান হলেন কেউ তর্জমা করতে গিয়ে বলেছে আরো সে সমাসীন হলেন জালাসা শব্দ আল্লাহ বলেননি জালাসা মানে বসা ঠিক না তো কোন আয়াতে জালাসা শব্দটি আসেনি সুতরাং ওই রকম অর্থ না করে ইস্তাওয়ার অর্থ যেটা আরবি ভাষায় হয় যারা আকিদার আইম্মা ইমাম তারা এভাবে অর্থ করেছেন এর জন্য সমুন্নত অর্থটাই বেশি সুখ তোমাদের আল্লাহ ছাড়া কেউ না কোনো বন্ধু পৃষ্ঠপোষক রয়েছে ওয়ালা সাফি না কেউ সুপারিশকারী রয়েছে আল্লাহ যদি সুপারিশের অনুমতি না দেন তাহলে কেউ সুপারিশকারী নেই আফালা চাচা কারণ তোমরা কি উপদেশ নেবে না এই আয়াত দ্বারা স্পষ্ট হয় যে আল্লাহ পাক রব্বুল আলমিন আরসের ওপর সমুন্নত আল্লাহ কোথায় তাহলে আর আরস কোথায় আল্লাহ পাকের সৃষ্টির মাঝে না সৃষ্টির ঊর্ধ্বে সমস্ত কিছু সাত আসমান সাত জমিনের ঊর্ধ্বে আল্লাহ পাকের আরস কুরসি আর আল্লাহ পাক রব্বুল আলমিন তার আরসের ওপর সমুন্নত সুতরাং আল্লাহ কোথায় এই প্রশ্ন করাও শরীর সম্মত সহি বুখার হাদিস রয়েছে আর আল্লাহর দিকে ইশারা করে আল্লাহ আসমানে আছেন আসমানের ওপরে আছেন উপর দিকে আছেন কুলের ঊর্ধ্বে আছেন এগুলি সব কথা শরীয়ত সম্মত এটা হচ্ছে সেই আকিদা পক্ষান্তরে আল্লাহ সর্বত্র বিরাজমান সবকিছুতেই বিরাজমান অথবা এরকম কথা বলা যায় আল্লাহ কোন দিকে আছেন কোন দিক বলা যাবে না হ্যাঁ এদিকে আছেন এদিকে আছেন বলাই যাবে না এগুলি গুমরাহি কথা যারা বেদাতপন্থী তাদের কথা আল্লাহ মমিনের কলবে কলবে যেমন কোন এক কালে ফরিদ যখন নতুন এসেছিল বলেছিল প্রথম দিন জিজ্ঞাসা করেছি নতুন এই ফরিদ সামনে আছে হ্যাঁ, মনে আছে না প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম তাই পট করে উঠে গেল উঠে গিয়ে ওই প্রথম সন্তান বলছে হলুবুল মমিন আরসুর রহমান আরবিতে জবাব দিয়েছে হলুবুল মমিন আরসুর রহমান মমিনের কলব হচ্ছে আল্লাহর আরো সেইখানে কলবে কলবে তাহলে আমার সামনে যতগুলি লোক আছেন এতগুলি আল্লাহ হয়ে যায় যতগুলি কলম তত আল্লাহ হ্যাঁ এটি তো হিন্দু মতবাদ হ্যাঁ তাদের উপাস্য তাদের দেব দেবী আর আর অভাব নেই তাদের তেত্রিশ কোটি দেবতা আল্লাহ পাক তারপরে এরশাদ করেছে ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরজ দাব্বার দব্বরে মানে নিয়ন্ত্রণ করা আল্লাহ পাক কাজের নিয়ন্ত্রণ করেন বা পরিচালনা করেন আকাশ থেকে এই জমিন পর্যন্ত আকাশে যা হয় আর পৃথিবীতে যা কিছু হয় সবকিছুর নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ পাক সবকিছুর পরিচালনা করেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন সুতরাং এই আকিদা সুফিদের আর এই সুফিবাদ তীর্থন্ত্র এই আকিদা যাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে গুমরাই রয়েছে যে তাদের অলি আউলিয়ারা পৃথিবীতে নিয়ন্ত্রণ করে গোস কুতুব আবদাল বড় বড় অলিয়া উলিয়া পৃথিবীতে আছেন যারা পৃথিবীকে ধারণ করে আছেন বেড়ে আছেন হ্যাঁ কোন বালা মুসিবত আসলে আবদালরা কুতুবকে ধরে কুতুব তখন গোসকে ধরে আর হ্যাঁ, গৌসুল আজমচ আব্দুল কাদির জিলানি বড় গোস হ্যাঁ ওটা হচ্ছে সারা দুনিয়ার গোস আর আবার এক এক দেশের গোষ আছে বাংলাদেশ থেকে একটা পত্রিকা এসছে যে বাংলা বাংলার গোষ আর কাকে বলেছে বাংলার কুতুব তো মেলা আছে কিন্তু গোষ তো সবচেয়ে বড় কুতুব চাইতে বড় আবার তো বাংলার বাংলার গোষ বলেছে কে হ্যাঁ ভান্ডারি না মাইজ ভান্ডারি এই হ্যাঁ? জি জি যাই হোক পূর্বাঞ্চলের পূর্বাঞ্চলের গোষ ঠিক বলেছেন পত্রিকাটা আমার বাসাতে আছে কোনো ভাইয়ের মাধ্যমে এসছে দেখলাম সেদিন যে এটা বাংলা বা পূর্ব অঞ্চলের গৌস আর সারা দুনিয়ার গোস হচ্ছে বড় পীর আব্দুল কাদের গৌসুল আজম সেইজন মহান উদ্ধারকারী মহান উদ্ধারকারী তাদের কাছে আল্লাহ নয় তাদের কাছে নেই আরে আবু হানিফাকে এই হকটা দিতে যারা হানাফি মজাবের ওপর আছে তো আবু হানিফাকে কৌশল আজম বলতে তাও তো একটু ভালো লাগতো তাই না যার মজাবে আছো সেই কৌশল আজম এদিকে মজহাব তো আবু হানিফার আর গৌসুল আজম আব্দুল কাদির জিলানি যিনি হাম্বলি নিজের মজাবের লোক না আশ্চর্য কথা আশ্চর্য কথা হ্যাঁ সত্যি আব্দুল কাদির জেলানি হাম্বেলি মশলাকের লোক ছিলেন আব্দুল কাদির জেলানি চাইতে অনেক শ্রেষ্ঠ আবু হানিফা সাফি মালিক আহমদ গৌসি যদি হইতে হয় তো হয় এমা আবু হানি বলতেন না শাফিকে বলতেন না মালিককে বলতেন না আহমদকে বলতেন না ইমাম বুখারি কি বলতেন যে মহাদেশ ইন্দ্র সবচেয়ে বড় মহাদেশ ইমাম বুখারি আর সবচেয়ে বড় কোরআন পরে সুতরাং গৌসুল আজম এবং বোখারি তাও বলা যেত যে ঠিক আছে কিছু যুক্তি টুক্তি আছে যদিও সেটাও ভুল একমাত্র গৌসুল আজম আল্লাহ পাক রব্বুল আলম মহান উদ্ধারকারী রব্বুল আলম সিরকি আকিদা যে কোনো মানুষকে এমনকি নবী রসুলকে বলবে যে গোস উদ্ধারকারী উদ্ধারকারী রব্বুল আলমী আল্লাহ তো কি বলছিলাম যে এই সুফিদের আকিদা যে পীর ওলিরা এরা গস হয় কুতুব হয় আবদাল হয় বালা মরিদানরা পড়লে তাদেরকে উদ্ধার করে যার ফলে বিভিন্ন কিসা কাহিনী পীরদের জীবনীতে আছে যে অমুক অমুক কুতুব সাহেব কুতুবে রব্বানি অমুক অলি করলেন কি জাহাজ কোথাও ডুবে যাচ্ছিল হাজিরা মরে যাচ্ছিল আর গিয়ে দিল একটা ধাক্কা ধাক্কা দিয়ে জিদ্দায় লাগিয়ে দিলাম এগুলো পড়েছেন না পড়েননি না পড়ে থাকেন তো তাদের জীবনীগুলি পড়লেই বুঝতে পারেন হাজি এমদাদুল্লাহ মহাজার মাক্কি সম্পর্কে লিখেছে আর রশিদ আহমদ গঙ্গোহী সম্পর্কে লিখেছে দুটো ঘটনায় দুইবারই নাকি হাজিরা ভারত থেকে আসছিল আর সবগুলি হাজি ভারত বাংলাদেশ থেকে আসে যে হাজিগুলোকে এরকম করে উদ্ধার করে এই অলিরা সেগুলি সব ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে আসে যে জেদ্দা আসার আগে তুফানে জাহাজ ডুবে যাচ্ছিল তখন হাজি আমদাদুল্লাহ মহাজের মাকে একটা ধাক্কা দিলেন ধাক্কাটা হাত দিলেন মনে হয় ধাক্কা দিয়ে কোমর দিয়ে ধাক্কা দিয়েছেন কোমর দিয়ে ধাক্কা দিলেন ধাক্কা দিয়ে তো মাশাল্লা আল্লাহ তবরাকাল্লাহ জেদ্দায় এসে লেগ বন্দরে এসে লেগেই গেল পানি জাহাজ হাজিরা তো বেঁচে গেল কিন্তু বেচারা পীর সাহেবের এই অলি সাহেবের ছাল উড়ে গেল ছাল উড়ে গেল কয়েকদিন ধরে যে খাদেমরা খাস খাদেমরা খেদমত করছেন হাজি আমদাদুল্লাহ মহাজার তেল মালিশ করতেন তা আগে গিঞ্জি খুলতেন একটু কিন্তু ওই জায়গা আর খুলতে দিচ্ছেন না কি ব্যাপার আগে তো খুলতাম খেদমত করতাম কিন্তু এখন তেল লাগাতে কেন হুজুরে কি বেলা দিচ্ছেন না বলছে হাজরাত কি হয়েছে একটু বলেন আমি কি ব্যাপারটা তারপরে খুলে দেখছি একটু চামড়া মানে উড়ে গেছে ছাল উড়ে গেছে কি ব্যাপারটা কি ব্যাপারটা কি আর এইসব শুনিও না এসব শুনিও না হ্যাঁ না না শুনবো কি ব্যাপারটা কি ব্যাপার হচ্ছে যে এরকম হাজি সাহেবরা সব ডুবে যাচ্ছিল জাহাজ ডুবে যাচ্ছিল তো আমি একটা ধাক্কা দিলাম আর যে ধাক্কা দিলাম তো কেনারে লেগে গেল কিন্তু আমার সাল উড়ে গেল এগুলো কিসা জি আর এগুলি এত বড় বলি সুহান আল্লাহ এদের কাছে এত বড় বলি এই ভণ্ডামি ভণ্ডামি এগুলি এগুলি বেরোলবি আকিটা শুধু মনে করছেন নাকি না হাজি আমদাদুল্লাহ মহাজার মাক্কি মাথার মুকুট দেবন্দীদের রশিদ আহমদ গঙ্গোহী কুতুবে রব্বানি চর্মনাই সিলসিলার কি চর্মনাই সিলসিলা এসছে রশিদ আহমদ গঙ্গোহী থেকে রশিদ আহমদ গঙ্গোহীর কাছ থেকে নিয়ে আসলেন গিয়ে ওজানির পীর ভারতে গিয়ে কারি এব্রাহিম তাদের সিলসিলা পড়েছে কারণ এইসব বাতিলও পড়তে হয় নাহলে কি করে বলবো মিথ্যা কথা বলবো না পড়লে আর এই কারি কারি এব্রাহিম তখন তার এই খেলাফত দিয়ে দিলেন কাকে হ্যাঁ মৌলানা ইসাক তাদের যে ইসাক সাহেবকে আর ইসাক সাহেব তখন দিলেন কাকে এই যে কিছুদিন আগে মারা গেল ফজল করিম সাহেবকে ফজল করিম থেকে ওর ছেলে পেয়েছে এই রশিদ গঙ্গইও ধাক্কা দিয়ে এর অথচ কোরআন কি বলছে ইয়োদাবরুল আমরা মিনাসামায় এলালাম আকাশ থেকে শুরু করে জমিন পর্যন্ত সব কাজের নিয়ন্ত্রণ কে করেন আল্লাহ এটা হচ্ছে কোরআন শিক্ষা এখন কোরআন মোতাবেক জীবন গড়বেন নাকি কিসা কাহিনীর উপর নির্ভরশীল ধর্ম চিন্তা করেন অতপর আরজ মানে চড়া আরোহণ করা উন্নীত হওয়া অতপর তার কাছে আল্লাহর কাছে এটা আসে পৌঁছে অথবা ওঠানো হয় সেই অমনে এমন একদিনে কোনটা এই আল্লাহ কাজ কর্ম যে কাজ যে নিয়ন্ত্রণ হচ্ছে কাজ সম্বন্ধে আরজ ওই যে আল্লাহ আমরা এই কাজের নিয়ন্ত্রণ কাজ যা কিছু হচ্ছে এটা আল্লাহর কাছে পৌঁছে ফি অমিনী এমন এক দিনে যেই দিনের পরিমাণ কানা হু আলফাসান হাজার বছরের সমান নিম্মাতা উদ্যম তোমাদের গণনায় এ আয়াতের তফসির কি এ আয়াতের তফসির হচ্ছে যে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার যেসব হুকুম আহকাম আল্লাহ পাকের হয় সৃষ্টিগত এখানে এই করো সেই করো এই করো হুকুম সবকিছু যে করেন আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত পৌঁছেন সাত আসমান থেকে এই যে কাজটা হয় এটা ফেরেশতারা দ্রুত করেন কিন্তু এইটা যদি তোমাদের গণনাতে রাখা হইত তো তাতে হাজার বছর লাগে হাজার বছর লাগে এটাকে তাবেইনরা এভাবে বুঝাতে চেয়েছেন যে একটা আকাশ একটা আকাশ হচ্ছে পাঁচশো বছর রাস্তা এক আকাশ থেকে আর এক আকাশ পাঁচশো বছর রাস্তা মানুষের গণনা হিসাবে তাহলে আল্লাহকে জমিন থেকে আল্লাহর কাছে রেকর্ড পৌঁছিতে দুনিয়ার মানুষের গণনায় কতদিন লাগে এক হাজার বছর এইভাবে বুঝিয়েছেন এই আয়াতকে তফসির কারগণ আর কেউ কেউ বলেছেন এই দিন অর্থাৎ কেমতের দিনকে বোঝানো হয়েছে যেমন অন্য সুরাই রয়েছে সুরাই মা মাহারেজে রয়েছে হ্যাঁ সেখানে পঞ্চাশ হাজার বছরের কথা রয়েছে কেয়ামতের দিনটা পঞ্চাশ হাজার বছরের হবে মানুষের গণনায় একটা দিন নাকি এক হাজার বছরের হবে সেখানে যেমন যার ওপর মুসিবত থাকবে তেমন তাকে দিন লম্বা লাগবে যেমন যার ওপর আজাব শাস্তি থাকবে তেমন তার জন্য দিনটা দীর্ঘ হয়ে যাবে লম্বা হয়ে যাবে যেমন আজকের দুনিয়াতে এটা অনুভূত আমরা অনুভব করি যে যদি কষ্টের অবস্থায় থাকেন তাহলে দিন পার হয় না রাত পার হয় না পেটের যন্ত্রণা বরদাস্ত হয় না আধা ঘন্টায় মনে হচ্ছে যে পার হয় না সারা হ্যাঁ? দিনের সময় তাই না পার হয় না ডাক্তার আসতে আধা ঘন্টা লেট বরদাস্ত হয় না আর খুশির সময় হ্যাঁ কেমন ভাবে পার হয় টের পাবেন আপনি যারা ছুটিতে যাচ্ছেন বাড়ি তারা বলতে পারেন প্রথম রাতটা কত তাড়াতাড়ি কাটে হ্যাঁ, জি হ্যাঁ আর বেরেলুইদের কাছে তাদের অলি আউলিয়া পীর মুর্শেদ এরাও আলমুল গায়েব আর নবী আলমুল গাইব তাদের কাছে নবী তাদের কাছে আলিমুল গাইব অথচ আল্লাহ কোরআন কেন বলছেন আলিমুল গায়েব একমাত্র আল্লাহ আল আজিজুর রাহিম যিনি সর্বজয়ী বা মহাপরাক্রান্ত তাকে কেউ পরাজিত করতে পারেন না আর রাহিম যিনি বড় দয়ালু সেইন খালাকা যে আল্লাহ পাকরবের প্রত্যেক বস্তুকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন অবাদা খালকাল ইনসান মিন্তিন এবং আল্লাপাক মানুষের সৃষ্টির সূচনা করেছেন মিন্তিন মাটি কাদা থেকে তিন এমন এক এমন মাটিকে বলা হয় যেটা কাদা জি পানি মিশানো মাটি ওর নাম হচ্ছে তিন কথায় কাদা আমরা যেটাকে বলি আর তোরাব হচ্ছে শুকনো মাটি আল্লাহ কখনো কখনো বলেছেন যে আমি মানুষকে তোরাব দিয়ে সৃষ্টি করেছি হ্যাঁ কোন জায়গায় আল্লাহ বলেছেন যে পচা সড়া দুর্গন্ধযুক্ত মাটি দিয়ে হ্যাঁ কোন জায়গায় আল্লাহ বলেছেন যে ঠিকরা ঠিকরা সলসল যেটা শুকিয়ে গেছে কাদা তারা যে কিছু তৈরি করার পরে যে এই মাটির বাসনপত্র তৈরি করে না আর শুকিয়ে যায় ওই অবস্থার কথা আল্লাহ তুলে ধরেছেন তো এগুলির সমন্বয় কি বিভিন্ন আয়তে কিন্তু এইভাবে রয়েছে এগুলোর সমন্বয় হচ্ছে যে আদাম আলী সালামের সৃষ্টির বিভিন্ন স্তরগুলিকে বিভিন্ন আয়াতে ব্যক্ত করা হয়েছে প্রথম যখন মাটিটা নেওয়া হয়েছে এখনো পানি মিশানো হয়নি তখনকার কথা আল্লাহ খালাকা মিন তোরাব এন্না মাসাল আইসা ইন্দাল্লাহ মাসালে আদম খালাকাহু মিন তোরাব ওখানে বলেছে যখন মাটি মিশানো হলো মাটিতে পানি মিশানো হলো যে কাদা তৈরি করলো ওই কাদার কথা কিন্তু এখনো দুর্গন্ধ আসেনি কাদাটা অনেক দিন ধরে পড়ে থাকলে পচে যায় সরে যায় গন্ধ হয় পাকে যে গন্ধ হয় হ্যাঁ দীর্ঘদিন ধরে পানি জমে থাকলে গন্ধ হয় না ওই অবস্থাকে আল্লাহ হামাইম মাসনুন আল্লাহ উল্লেখ করেছেন তাহলে বিভিন্ন স্তরের কথা আল্লাহ আদম আলি সালামকে আল্লাহ পাক যখন তৈরি করে দিলেন মাটি দিয়ে তারপরে সেটা শুকিয়ে গেল ঠন ঠন করে বাঁধছে সেই অবস্থাকে আল্লাহ ফাকরুল আলমিন মিন সালসাল মিন হামাইম মাসনুন আল্লাহ সালসাল ঠন ঠন করে বাঁধে যে মাটির কোনো কিছু ওই অবস্থার কথা আল্লাহ কোরআন একাডেমি তুলে ধরেছে জি অতপর আল্লাহ পাক তার প্রজন্ম নাসল মানে প্রজন্ম শাব্দিক অর্থ বা তার বংশধর বলতে পারেন আর এই প্রথম মানুষের বংশধরকে আল্লাহ পাক সৃষ্টি করলেন মানে খালাকা আল্লাহ পাক মানে করা মানে সৃষ্টি করলেন তার বংশকে মানে সালামের বংশধরকে প্রজন্মকে মিন মিম্মা ইমাহিন তুচ্ছ পানির নির্যাস থেকে সোলালা মানে নির্যাস আর মাউন পানি আর মাহিন মানে তুচ্ছ তুচ্ছ পানি ঘৃণিত পানি যেই পানি মানুষকে নোংরা লাগে ঘৃণা হয় এইরকম পানি থেকে পাক সৃষ্টি করলেন লক্ষ্য করবেন ভালো করে কোরআন বোঝার চেষ্টা করেন আল্লাহ বলছেন কোন পানি থেকে তুচ্ছ পানি থেকে জি ওটা কি হ্যাঁ? জি জি শুক্র জি বীর্য তাহলে বীর্য সম্পর্কে আল্লাহ বলছেন যে তুচ্ছ পানি ঘৃণিত পানি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন অন্য অন্য মানুষের কথা আল্লাহ এখানে বলতেছেন আদম আলি সাল্লাকে মাটি দিয়ে প্রথম মানুষের কথা হইলে এটা সূচনা মানুষ সৃষ্টির সূচনা আর তারপরে অন্য মানুষ আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন মিম্মাইন মাহিন আল্লাহ পাক এ কথা কেন বললেন না মিম্মাইন নাজাস নাপাক পানি থেকে সৃষ্টি করেছি কেন বললেন যেটা আমাদের দেশি বক্তারা বলে থাকে হ্যাঁ মানুষকে আল্লাহ পাক নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন বলে না ওয়াইজ বক্তারা কোথায় আছে নাপাক শব্দটা যদি মানি যদি বীর্য নাপাক হইত তো আল্লাহ পাক বলতেন মিম্মাইন নাজাসিন মিম্মাইন মাহিন কেন আল্লাহ বলবেন বুঝতে পেরেছেন সুতরাং মানি বীর্য সম্পর্কে বীর্য পাক না নাপাক যদিও ফোকাহ কেরামদের ইতলাফ আছে কিন্তু সঠিক মত হচ্ছে এবং সহি হাদিসও এর সমর্থন করে যে সেটা হচ্ছে পাক কিন্তু ঘৃণিত তুচ্ছ পানি যেমন মানুষের কাশফোটা কাশফোটা পাক না না পাক কাশফোটা রুমাল রুমালে কাপড়ের রুমাল তো আমরা বাঙালি ব্যবহার করি কাপড়ের রুমালে রুমালটা পকেটে থাকছে অথবা গায়ে গায়ের কাপড়ে জামা কাপড়ে লাগলো নাপাক হবে নাপাক হবে না কিন্তু নোংরা লাগে হ্যাঁ ঘৃণিত ওই রকমই হচ্ছে মানি ওইরকম হচ্ছে মানি আল্লাহ ফাকরুল আলমিন তারপরে অতপর আল্লাহ ফাকর মানুষকে সুন্দর গঠন দিলেন সৌয়াহু আল্লাহ ফাকরুল আলমিন সুঠাম করলেন মানুষের যেমন গঠন লাগে এই বীর্য থেকে আল্লাহ ফাকরুল গঠন দিলেন ভিতরে হাড় যেমন সুরেমন আল্লাহ বলেছেন যে হাড় আল্লাহ পাক তৈরি করলেন হাড় হাড্ডির ওপর আল্লাহ পাক পরিয়ে দিলেন সুম্মা কাসাউন এজাম আল্লাহমান গোস্ত পরিয়ে দিলেন চিন্তা করেন যদি শুধু গোস্ত হইত তাহলে কোনো মানুষ দাঁড়াইতে পারতো না চলাফেরা করতে পারতো না না মানে গোস্ত দাঁড়াতে পারতো না শুধু যদি হাড্ডি হইত কঙ্কাল তাহলে দেখতে একেবারে খারাপ লাগতো হ্যাঁ অরুচিকর অবস্থা হইত তাই না আল্লাহ পাক হাড় হাড্ডিও দিলেন আর তার উপরে গোষ্ঠ পড়িয়ে দিলেন তারপরে আল্লাহ পাক তাতে রু ফুকে দিলেন এই আত্মা যদি না দিতেন তাহলে প্রাণহীন এই বডিতে কোনো মূল্য নেই তাড়াতাড়ি একে ফেলে আসো মরে গেলে যত প্রিয়জন হোক না কেন তাড়াতাড়ি একে দাফন করে এসো এবং তোমাদের আল্লাহ সৃষ্টি করলেন তোমাদের শ্রবণ শক্তি আবসারা এবং দৃষ্টি শক্তি ওয়াল আফেদা তোমাদের অন্তকরণ আল্লাপাক কলম হিতাহিত জ্ঞান ভালো মন্দের পার্থক্যের ক্ষমতা আল্লাপাক দিলেন মানুষকে মাতাস করুন তোমরা খুব অল্পই করে থাকো ওয়াকালু আর আরো বলতো এইরকমই যে কোনো যারা পরকালে অবিশ্বাসী তারা বলে থাকে আয়দা নাফিল আর আচ্ছা আমরা যখন পৃথিবীতে হারিয়ে যাব বিলীন হয়ে যাব বা মাটিতে হারিয়ে যাব দল্লা আদিল মানে হারিয়ে যাবো যেন শান্তি কর্ত অর্থ করলাম তার মানে মাটিতে যখন মিশে যাব শরীর গলে গেল পচে গেল হাড়হাড্ডি গলে গেল শেষ হয়ে গেল মাটিতে এই অবস্থাকে এখানে দল্লা দিয়ে বলা হয়েছে আয়দা দলাল নাফিলাদ আচ্ছা বলো তো আমরা যখন এই মাটিতে মিশে যাব বা মাটিতে হারিয়ে যাব আইনা লাফি খালকিন জাদির তারপরে কি আমাদেরকে পুনরায় আবার সৃষ্টি করা হবে বলহম বিলিকায় রব্বিহীন কাফেরুন আল্লাহ বলছেন বরং তারা তাদের প্রতিপালকের সাক্ষাৎকে অস্বীকার করে কুল হে নবী তাদের জানিয়ে দাও মত তোমাদেরকে মৃত্যু দিয়ে থাকে বা তোমাদের জানগুলিকে কবজ করে থাকে সহজ ভাষায় তর্জমা করে তওয়াফা তাওয়াফা মানে গ্রহণ করা তোমাদের প্রাণকে কবজ করে থাকে বা যান কবজ করে থাকে মালাকুল মত মতের দায়িত্বে নিযুক্ত ফেরেস্তা মালাকুল মত আল্লাহ পাক মালাকুল মত বললেন আল্লাহ আজরাইল বলেননি হ্যাঁ যেমন আল্লাহ পাক মিকাইল আর জিব্রাইল কোরআনে কারিম বলেছেন আর ইসরাফিল নামটি নবী করিম সহি হাদিসে আছে হ্যাঁ একাধিক হাদিস রয়েছে কিন্তু আজরাইল তো কোথাও বলেননি আল্লাহ বলেননি তার রসুলাম কোন সহি হাদিসে বলেন সুতরাং আজরাইল নাম আবিষ্কার করা ইহুদিন আসারাদের কিতাব থেকে নেওয়া এটা মোটেই উচিত নয় কারণ যে কোনো নাম সম্পর্কে যতক্ষণ পর্যন্ত সহি সূত্রে না জানা যাবে নিজের পক্ষ থেকে এইরকম খেয়াল খুশির নাম বলা যায় আল্লাহ মালাকুল মত বলেছেন আপনি মালাকুল মত বলেন আল্লাহ বলছেন যে মালাকুল মত যাদেরকে তোমাদের উপর নিযুক্ত যাকে যাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে সে তোমাদের যানগুলিকে কবজ করে সোম্মাইলা রব্বেগুর যাওন অতপর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ফিরে আসবে মালাকুল মত এক ফেরেস্তা না অনেক ফেরেস্তা অনেক হ্যাঁ একজন মাসাল্লাহ এখানে তো দুটো মত ঠিক না তফসির কাররা দুটোই বলেছেন তফসির থেকে দুটোই উল্লেখ করা হয়েছে একদল বলছেন যে মালাকুল মত একজন এবং পৃথিবী তার সামনে হচ্ছে একটি থালার মতো থালাতে আপনার ভাত আছে এদিক থেকে খান না এদিক থেকে খান হ্যাঁ এদিকে সবজি আছে এদিকে গোস্ত এদিকে হচ্ছে এদিক থেকে সেদিক থেকে খান ওই রকমই মালাকুল মত আল্লাহ পাকের এত বিশাল ফেরস্তা তার সামনে সারা পৃথিবী আর সারা পৃথিবীর মানুষ হচ্ছে ওই রকম এটা একটি তাফসির কোন কোন সালাফা করেছে আর আরেক হাদিস দ্বারা প্রমাণিত এটা হাদিস এরকম রয়েছে যা উল্লেখ করেছে যে মালাকুল মত তাদের নেতা রাইস হ্যাঁ চিফ আর তার আন্ডারে আওয়ান তার অনেক সহযোগী ফেরস্তা অসংখ্য সহযোগী ফেরস্তা রয়েছেন যারা মানুষের বা জিনের রূপ কবজ করার দায়িত্বে নিয়োজিত রয়েছে আর এই দ্বিতীয় যে মতটি বললাম এর সমর্থন কিন্তু অন্য আয়াত দ্বারা হয় এখানে আল্লাহ বলছেন শুরু মালাকুল মতের কথা অন্য আয়তে রয়েছে তাফাতু না আমার দূতেরা তাদের যানগুলিকে কবজ করে থাকে এখানে বহু বচন আল্লাহ বলেছেন তাহলে বোঝা যাচ্ছে যে বহু ফেরিস্তা রয়েছেন যারা মানুষের আত্মা গ্রহণের কাজে লেগে আছেন গরম লাগছে আপনাদেরকে হ্যাঁ? আল্লাহ তারপর এরশাদ করছেন কিয়ামতের দিনের অবস্থা কেয়ামতে এটা হবে আর জান্নাতে হবে কি বলছে কেয়ামতে হবে আর জাহান নামে হবে জাহান নামে জাহান নামীরা নিক্ষিপ্ত হওয়ার পরে এরকম আকাঙ্ক্ষা করবে আর কেয়ামতে যখন ভয়াবহ অবস্থা দেখবে যখন ভবিষ্যৎ অন্ধকার দেখবে তখনও তারা এরকম মতের সময় আকাঙ্ক্ষা করবে তাহলে কয়েক জায়গায় কাফেররা এই আকাঙ্ক্ষা প্রকাশ করবে যে আল্লাহ আমাদের ফিরিয়ে দেওয়া আমরা সংশোধন করে আসবো আল্লাহ বলছেন ওয়ালাউ তারা হে নবী তুমি যদি দেখতে এজিল মুজরে মোনা না কেসুর উসহিম যখন অপরাধীরা তাদের মাথাগুলিকে তাদের প্রতিপালকের সামনে নত করে থাকবে লজ্জায় এবং লাঞ্ছনায় লাঞ্ছিত অপদস্থ হয়ে যখন যেমন অপরাধী চোর ডাকাত খুনি সন্ত্রাসী যখন আসামি ধরা পড়ে তখন হ্যাঁ জি শির নত করে থাকে এইরকম অবস্থায় থাকবে আর বলবে তারা তারা বলবে এখানে উজ্জ আছে রব্বানা হে আমাদের প্রতিপালক আবসার না আমরা দেখে নিলাম আল্লাহ তোমার আজাব দেখে নিচ্ছি না শুনেও নিলাম আজাব শাস্তির কথা ফার্জে না সুতরাং আল্লাহ আমাদের ফিরিয়ে দাও না আমাল সালেহান ভালো কাজ করে আসবো ইন্না নিশ্চয় আমরা বিশ্বাস করে ফেলেছি নিশ্চয় আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে পড়েছি আল্লাহ বলছেন আমি যদি চাইতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে সঠিক পথ দেখিয়ে দিতাম হেদায়ত করে দিতাম মানে সঠিক পথে পৌঁছেই দিতাম এটা কিভাবে আল্লাহ যদি বাই ফোর্স করতেন জবরদস্তি করতেন আল্লাহ যদি মানুষের স্বাধীনতাকে ছিনিয়ে নিতেন অত মানুষকে ফেরেস্তার মতো করে সৃষ্টি করতেন শুধু ভালো গুণ দিয়ে মন্দ গুণ নেই তাহলে প্রত্যেক মানুষ হেদায়ত হয়ে যেত ঠিক না ফেরেস্তা গোনা করতেই পারবে না ওর মধ্যে গোনা করার ক্ষমতাই নেই পক্ষান্তরে মানুষের মধ্যে দুটোই শক্তি আছে ভালো কাজে হাত বাড়াবার শক্তি আছে মন্দ কাজে হাত বাড়াবার শক্তি আছে এই হাত দিয়ে আপনি পানির গ্লাসও উঠাইতে পারবেন আর মদের গ্লাসও উঠাইতে পারবেন হ্যাঁ যে হালাল খাচ্ছে সে হারাম সাথে সাথে ইচ্ছে করলে হারাম উঠাইতে পারবে এমন নয় যে তাকে বাধ্য করে কেউ হালালের দিকে নিয়ে যাচ্ছে এরকম কিছু স্বাধীন স্বাধীনভাবে ভালো কাজ করছে স্বাধীন ভালো মানুষ আর স্বাধীনভাবে নিজের এখতিয়ারে নিজের চয়েসে মন্দ কাজ করছে পাপিষ্ট গুণাকাররা আল্লাহ পাক দুই ক্ষমতা দিয়ে পরীক্ষায় ফেলেছেন মানুষকে কোন ক্ষমতার তুমি প্রয়োগ করছো তোমার খারাপ শক্তিটাকে তুমি দমন করছো কিনা আর এই দমন করার ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছে এমন নয় যে পারছি না আমার খারাপ শক্তিটাকে দমন করতে পারি এমন কথা নয় ঠিক না এটাও শক্তি আল্লাহ দিয়েছে ভালো শক্তি প্রয়োগ করার আল্লাহ ক্ষমতা যেমন দিয়েছেন খারাপ শক্তিকে দমন করার আল্লাহ শক্তি দিয়েছে শয়তানকে এই ছাড় দেওয়া হয়েছে শয়তান খারাপ কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করে বিভিন্ন ভঙ্গিমায় শয়তান আপনার অন্তরে অশ্বাসা কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজকে সাজিয়ে পেশ করে শয়তান আল্লাহ বিভিন্ন ভাষায় শয়তান পাপিষ্টদের জন্য তাদের পাপগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করে সুসজ্জিত করে পেশ করবে আর ভালো কাজগুলিকে না ভালো কাজগুলিকে না সাজাবে না ভালো কাজ সুন্দর লাগবে না নামাজ পড়তে কষ্ট লাগে অথচ এক পয়সা লাগে না ঘুম যথেষ্ট হয়ে গেছে যথেষ্ট হলে পরে ঘুমাতে পারবে ঘুমটাকে সাজিয়ে পেশ করে শয়তান হ্যাঁ সাবালক হয়েছেন বিবাহ করে নেন তাতে আসল শান্তি আছে না ওটাকে শয়তান সাজিয়ে পেশ করবেন তুই সাওয়ালকে জি বিয়ে করে নে এটা শয়তান কখনো সাজিয়ে পেশ করবে না জেনা বিচার হ্যাঁ অশ্লীল কাজ এটাকে সাজিয়ে শয়তান পেশ করবে এইভাবে প্রত্যেকটি পাপ সম্পর্কে আপনি দেখবেন যে পাপের দিকটা যেন বেশি ভাবা হ্যাঁ সেখানে যখনই আপনাকে পাপের দিকটা ভালো লাগছে শয়তান সুযোগ নিয়েছে এবং শয়তান আপনার ক্ষেত্রে কামিয়াব শয়তানকে এখন আপনাকে হারাইতে হবে আপনার সংগ্রাম শয়তানের সাথে হইতে হবে আল্লাহ বলছেন আমি যদি বাধ্য করতাম তাহলে প্রত্যেকে হৃদায়ত করে দিতাম কিন্তু ওয়ালাকিন হাক্কাল কৌলমেননি তবে আমার পক্ষ থেকে আমার কথার বাস্তবায়ন হয়েছে আর হবে কি আল্লাহ পাকে ওয়াদা করেছেন আন্না জাহান্নামা মিনাল অবশ্যই অবশ্যই আমি জিন এবং মানুষকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব জাহান্নামকে আল্লাহ পাক পরিপূর্ণ করবেন জিন এবং মানুষকে দিয়ে এর দ্বারা বোঝা যায় যে জিনদেরকেও আল্লাহ পাক ওই রকমই শরীয়তের বিধানে দায় দায়িত্ব দিয়েছেন যেমন মানুষকে দিয়েছেন জিনদের জন্য যেমন জান্নাত রয়েছে তাহলে জিনদের জন্য জিনদের জন্য যেমন জাহান্নাম রয়েছে এ আয়াত প্রমাণ করে তেমন এর বিপরীত সৎকর্মশীল ভালো মানুষদের জন্য ভালো জিনাদের জন্য জান্নাত রয়েছে মানুষের যেমন পাঁচ অক্ত নামাজ খরচ তেমন জিনদের জন্য পাঁচ অক্ত নামাজ খরচ তৌহিদ প্রতিষ্ঠা করা মানুষের জন্য যেমন ফরজ প্রথম ফরজ তেমন জিনদের জন্য ফরজ মানুষের মধ্যে যেমন সৎ অসৎ রয়েছে তেমন জিনদের মধ্যে সৎ অসৎ রয়েছে ভালো জিন রয়েছে পরেশদার আল্লাহওয়ালা জিন রয়েছে আর পাপিষ্ট খুনি মুশরেক আর যত যত ধর্ম অবলম্বী মানুষ রয়েছে তত ধর্ম অবলম্বী জিন রয়েছে ব্যবধি জিন আছে খ্রিস্টান জিন আছে হিন্দু জিন আছে কবর পূজারি বেরুলবি জিন আছে রাফেজি জিন আছে সব রকম আছে সমস্ত আকিদাওয়ালা জিন আছে যেহেতু শ্রেষ্ঠ একজন আল্লাপাক মানুষের মধ্য থেকেই নবী মনোনীত করেছেন আর সেই নবীর দাওয়াত জিন পর্যন্ত আল্লাপাক পৌঁছেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তারপর এরশাদ করছেন ফাজুকু বিমান হাজা যখন আকাঙ্ক্ষা করবে কাফের মুশরিক পাপিষ্ট গুনাহগার বেনামাজি বেদিন যাদের জন্য জাহান নাম কিছু কালের জন্য দীর্ঘকালের জন্য বা চিরকালের জন্য জাহান নামের এক কথায় পাপিষ্টরা তখন আল্লাহ তাদেরকে বলে ফাজুকু বিমান সিতুম লিকা ইয়াউমিকুম হাযা তোমরা যে এই দিনের সাক্ষাৎকে ভুলে গেছিলে যার ফলে তোমরা শাস্তি গ্রহণ করো শাস্তির স্বাদ গ্রহণ করো বা শাস্তির হ্যাঁ, শাস্তির আসাদন করো আল্লাহ তার বলছে ইন্না নাসিনাকুম নিশ্চয় আমিও তোমাদেরকে ভুলে গেছি মানে আমি তোমাদেরকে উপেক্ষা করেছি আল্লাহ পাক ভুলেন না কিন্তু তারা যেহেতু আল্লাহকে ভুলে গেছে আল্লাহ দিনকে ভুলে গেছে পরকাল সম্পর্কে গাফেলে ভুলে গেছে সেজন্য আল্লাহ ওই রকম ভাষা প্রয়োগ করেছে এর মানে এই না যে আল্লাহ পাক তাদেরকে আসলে ভুলে গেছে হ্যাঁ আল্লাহ জানেন যে এই লোকের কাফের এই লোক বেনামাজি এই লোক বেদিন এই লোক পাপিষ্ট কোনার এই খুনি সুতরাং এদেরকে এদের জন্য এই শাস্তি রয়েছে আল্লাহ বলছে না নাসিনাকুম নিশ্চয় আমি তোমাদেরকে ভুলে গেছি মানে তোমাদেরকে উপেক্ষা করেছি কারণ তোমরা আমার দিনকে উপেক্ষা করেছ যেহেতু তোমরা পাপ করেছো পাপের কাজ করেছো সেই জন্য তোমরা স্থায়ী আজাদ শাস্তির আসাদন করতে থাকো إنما রয়েছে আলোচনার শেষে আপনারা করে নিতে পারেন আর জন্য শর্ত নাই জন্য শর্ত নাই বলছেন এখন মমিনদের কথা যারা নেক লোক নিশ্চয়ই ওই লোকেরা ইমান নিয়ে আসে আমার আয়াতের উপর আল্লাহ বিধানের উপর যেসব লোকদেরকে যখন আয়াত দিয়ে কোরআনে ক্রিম দিয়ে উপদেশ দেওয়া হয় খারু সুজাদা তখন শেষদায় তারা লুটিয়ে পড়ে খাররা এফির মানে আছাড় খেয়ে পড়ে যাবে পড়ে যাবে খারু সুজাদান শেষদায় তারা অবনত হয়ে যাবে বা শেষদায় লুটিয়ে পড়ে তারা তাহলে কোরআনে কেরিমের আয়াত শুনলে অন্তর নরম হবে হ্যাঁ বিনয়ী হবে মানুষ তাওয়াজু খাসারি আসবে অহংকার মুক্ত হবে এগুলি হচ্ছে কোরআন করিমের আয়াত দ্বারা উপকৃত হওয়ার লক্ষণ আর কোরআন করিম তেলাওত করছে কোরআন করিমের তর্জমাও পড়ছে কোরআন করিমের তফসিরও পড়ছে বা শুনছে আর অন্তর থেকে অহংকারই যায় না অন্তর নরম হয় না পরকাল সম্পর্কে চিন্তাই হয় না পাপ ছাড়া কোন রকমের চিন্তা ভাবনাই নেই কোনো পরিকল্পনাই নেই তাহলে আপনি কোরআন বুঝেন না অথবা কোরআন করিমের প্রতি আপনার বিশ্বাস নেই আল্লাহ বলছেন মমিন যারা জান্নাতি তারা যখন কোরআনে করিম দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হয় তাদেরকে তখন খারুজ সূর্যা তারা সেজদায় অবনত হয়ে যায় ঝুঁকে যায় আল্লাহ সেজদায় পড়ে যাওয়া মানে শুধু বাস্তবে সেজদা করা না বরং আল্লাহর বিধান মেনে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাওয়া সেই নত করে অসাব্বাহু বেহামদ এবং তাদের প্রতিপালকের প্রশংসার সাথে সাথে তারা তসবি করে অহমল বেরুন আর তারা অহংকার করে না কোরআনে কেরিমের বিধান শুনলে অহংকার করে না কখনো এই কথা বলতে পারে না জানা এটা কথা মানা যাবে না চোরের হাত কাটা না এটা চলবে না এটা কেমন লাগে জানা এটা বর্বরতা হ্যাঁ মোরতাদ আল্লাহ পাকের বিধান শুনলে অহংকার মুক্ত হয়ে যায় আল্লাহ বলছেন অহমলায়াস্তাক বেরুন শেষ দায় পড়ে যায় আল্লাহ পাকের গুণগান পেশ করে আল্লাহ পাকের প্রশংসা করে আল্লাহ পাকের তাসবিটা হালিম করে এই চরিত্র তৈরি হয় আরো আল্লাহাক বলছেন তাদের চরিত্র নেক লোক যারা সৎকর্মশীল তাদের চরিত্র তাদের লক্ষণ তাতা জাফা জুনুবহম আনিল মাদাজি তাতা জাফা মানে আলাদা হয়ে যাওয়া জনবহম মানে তাদের পার্শ্ব এই জনবন এটাকে বলে আর এটাকে সাইড শরীরের সাইড বলে জুনু হ্যাঁ আল্লাহ বলছেন তাদের পার্শ্ব আলাদা হয়ে যায় আনিল মাজাজে বিছানা থেকে বিছানায় সারা রাত ধরে শুয়ে থাকে না এটা হচ্ছে জান্নাতিদের লক্ষ্য কি করে তাহলে বসে বসে গল্প করে মিয়া বিবি স্বামী স্ত্রীর গল্প করলো ও তো বিছানায় সারা রাত গল্প করছে বসে বসে সারা রাত টিভি দেখছে বসে বসে হ্যাঁ সারা রাত ইন্টারনেটে বসে আছে কম্পিউটার নিয়ে বসে আছে তারা এতে সামিল না কি জন্য তারা তাদের পার্শ্বকে বিছানা থেকে আলাদা করেছে তারা তাদের লোকের কাছে দোয়া করে তাদের প্রতিপালককে ডাকে হৌফান ওয়াতামা ভয়ে ভীত আর আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর কাছে আশাও আল্লাহর কাছে যে পাব আর ভয়ও রাখে ভয় রাখে যে কি জানি আল্লাহ যেন ভুলের ক্ষেত্রে পাপের ক্ষেত্রে অজান্তে কথা হচ্ছে বা কত যে গুণা হচ্ছে ধরে না নেন এ ভয় আল্লাহর কাছে কেমন করে জবাব দিব কেমন করে নজাদ পাবো এই ভয় আর তেমন আল্লাহর কাছে রহমতের আশাও রাখে যে আল্লাহ গফুর রহিম আল্লাহর কাছে তবা করছি তসবি তাহলিল করছি গোনা খাতার মাফ চাইছি সুতরাং আল্লাহর কাছে আশাও রাখি যে আল্লাহ মাফ করবেন দুটোই থাকতে হবে এই ভয় এবং আশা আশা এবং ভয় ভীতি দুটো হচ্ছে মানুষের ডানা স্বরূপ যেমন পাখির দুটো ডানা লাগে দুটো ডানা ছাড়া পাখি উড়তে পারে না তেমনি এই দুটোই যদি না থাকে তো কোনো মানুষ সত্যিকার অর্থে মমিন হতে পারে না শুধু আশাই আশাই যদি থাকে ভয় না থাকে তাহলে সে মুরজিয়া বেদি যেমন আজকালকার অধিকাংশ মুসলিম অধিকাংশ মুসলিম জন্মসূত্রে মুসলিম আরে জান্নাত আমাদের জন্য হিন্দু জান্নাত হবে হ্যাঁ খ্রিস্টান এহুদি জান্নাত হবে জান্নাত কি হবে মুসলিম ঘরে জন্ম নিয়েছি একক তো নামাজ পড়ে না আশাই মাত্র মুরজিয়াই না একযুগ মুরজিয়া বাতিল ফিরকা জন্মেছিল আজকালকার অধিকাংশ বেনামাজি মুসলিম যারা তারা মুরজিয়া ফিরকা নয় শুনে রাখা ভালো করে এরা মনে করে জন্মসূত্রে মুসলিম অথচ আমাদের ইসলাম কেটে নাই কি অথচ ইসলাম ভঙ্গকারী বহু কাজ করছে তারা দৈনিক নামাজ পড়া ইসলাম ভঙ্গ করছে ইমান ভঙ্গ করছে এছাড়া বহু শির বিরাজ করছে আর যদি এর বিপরীতটা হয় হ্যাঁ নিরাশ আশা রাখে না আল্লাহর কাছে ভয় আর ভয় ভয় আর ভয় হ্যাঁ তাহলে কি হয়ে যাবে হ্যাঁ। যদি শুধু ভয় থাকার আশা না থাকে তো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে তখন মানুষ মনে করবে যে আমার তো অন্ধকার ভবিষ্যৎ অন্ধকার তা বেঁচে লাভ কি থেকে লাভ কি আমি এত পাপ করেছি মাফ হবে না আমার আত্মহত্যা করে ফেলবে হ্যাঁ এই জন্য আল্লাহ কোরআনকারী বলেছেন যে ইন্নাহুল্লাহ ইল্লাল আল্লাহ রহমত থেকে নিরাশ একমাত্র কাফের জাতি হয় মমিন কখন আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না তবে সংশোধন করতে হবে সংশোধন করেন ভালো হওয়ার চেষ্টা করেন আল্লাহর কাছে আশা রাখেন ভয়ও যেন অন্তরে থাকে আর আশাও থাকে অমিম্মা রাজাক ফেকুন আর যা আমি তাদেরকে দিয়েছি তা থেকে তারা খরচ করে ব্যয় করে ব্যয় করে মানে জাকাত দেয় ব্যয় করে মানে যেসব খরচ দায় দায়িত্ব রয়েছে খরচ করার ক্ষেত্রে ব্যয় করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে ব্যয় করে যেমন স্ত্রীর ভরণ পোষণ দেয় হ্যাঁ কেউ যদি বিয়ে করে আর খরচ না বাড়ায় ও শ্বশুর বাড়িতে খেতে চলছে তো আমার শ্বশুর অবস্থা ভালো তাহলে আয়াতের উপর আমল করলাম হ্যাঁ ছেলে মেয়ে আছে আর এখানে তো খুব বন্ধু বান্ধব নিয়ে খুব পার্টি করে আর ছেলে মেয়েদের যা খরচ লাগবে যথাযথভাবে সেই খরচ পাঠায় না দায়িত্বহীন এরকম বেশ কিছু লোকের আছে তোমার আমি মারা নয় সেপন করেন না তাহলে অথবা এর বিপরীতটা নেন যে এই দিকটা ঠিক আছে নিজের স্ত্রী ছেলে মেয়ে বাপ মা ওগুলো ঠিক আছে বাপ মাকেও সামিল করতে হবে তার মধ্যে বাপ মারও খরচ খরচা যদি তার অভাবী থাকে তারা হকদার জি হ্যাঁ। যেমন আপনি ছেলে মেয়েকে দেখবেন তেমন বাপ মাকেও দেখতে হবে ওই দিকটা ঠিক আছে কিন্তু জাকাত দেয় না তার মেম্মারা যখন ফেকর আমল করেন তাহলে তারা জান্নাতি নয় আল্লাহ জান্নাতিদের সম্পর্কে বলছেন যে তাদের মধ্যে এই চরিত্র রয়েছে এখন একটি তাস্তির শুধু বাকি যে কি বললাম তাতা জাফা বহু আনিল মজাজি নেক লোক সৎকর্মশীলরা তাদের পার্শ্বকে বিছানা থেকে আলাদা রাখে এটা থেকে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন হ্যাঁ একটি তফসির হচ্ছে তাহাজুদ তাহলে তাহাজুদ দিয়ে যদি তফসির করা হয় তাহলে এটা ফরজ নয় এটা হচ্ছে সন্না মুস্তাহাব কাজ আপনার রেজাল্টকে ভালো করার জন্য জান্নাতে যদি উচ্চ স্থান পেতে চান তাহলে এই কাতা জাফা জনব আনিল মাজার সারা রাত ঘুমাবেন না বরং রাতের কিছুটা অংশ কমপক্ষে নির্জনে আল্লাহ পাকে ডাকেন তাহার যদি সলাত আদায় করেন তাস্তির কারগণ এই আয়াতের একটি তাস্তির এটা করেছেন সলাতুল্লাইল মানে যদি নামাজ আর রমজান মাসে তারাবিন নামাজ আর একদল বলছেন যে না বরং এই আয়াতের তফসির হচ্ছে এশান নামাজ আর ফজর নামাজ যেই ব্যক্তি জান্নাতে যেতে চায় এশান নামাজে কখনো ঘুমাবে না এশান না পড়ে ঘুমিয়ে গেল মাগরেব পর এটা হবে না যেই ব্যক্তি জান্নাতে যেতে চায় কামিয়াব হতে সে কখনো ফজরের সময় ঘুমাবে না তথা জাফা জনুব আইন আছে এশার সময় ফজর সময় বিছানা থেকে তাদের পার্শ্ব আলাদা হয়ে যায় উঠে যায় ঘুমিয়ে থাকেন তাহলে এটা কমপক্ষে পাশ করার জন্য বলতে হবে কমপক্ষে একজন মুসলিম থেকে জান্নাত লাভের জন্য কামিয়াব যে হইতে হবে তার জন্য পেশা আর ফজর কারণ এই সময়গুলি ঘুমাবার সময় অনেকে হয়তো ক্লান্ত এসছেন এশার নামাজ অনেক লেটে হয় আর ঘুমিয়ে গেল না এরকম না নবী করিম সাল্লা এশা পূর্বে ঘুমাতে নিষেধ করেছেন এবং ঘুমালে নবী সাল্লাম এটাকে অপছন্দ করেছেন আল্লাহ ফাকাবুল আলমিন এই আয়াতের তাহাজুদ গুজারদের প্রশংসা করেছেন যারা জান্নাতি তাদের একটি ভালো লক্ষণ হচ্ছে তারা তাহাজুদ গুজার হয় আর আজকাল আমাদের দিনী ভাইদের মধ্যে তাহাজুদ গুজার লোকদের অভাব অথচ এটা হওয়া উচিত আপনি আধা ঘন্টা এক ঘন্টা সময় দিতে পারেন রাত্রে আল্লাহর অস্তিত্বের চেষ্টা করেন এই এক ঘন্টা দু ঘন্টা আপনি গল্প করে কাটিয়ে দিচ্ছেন অভ্যাস বানিয়ে নিয়েছেন যে রাত এগারোটায় ঘুমাবেন রাত বারোটায় ঘুমাবেন কেন আপনার ডিউটি নয়টার আগে শেষ বা তারও আগে শেষ তাহলে আপনি তো ইচ্ছা করলে নয়টা দশটার মধ্যে ঘুমিয়ে যেতে পারেন দশটার মধ্যে ঘুমিয়ে পড়েন আপনি নিশ্চয়ই আপনি আধা ঘন্টা এক ঘন্টার জন্য উঠতে পারবেন খুব আরামে উঠতে পারবেন খুব আরামে উঠতে পারবেন যেসব ভাইদের ডিউটি আছে তাদের কথা ব্যতিক্রম কেউ এগারোটা পর্যন্ত ডিউটি করছেন বা দশটা পর্যন্ত ডিউটি করছেন খাওয়া দাওয়া করতে এগারোটা বাজলো সেটা আলাদা কথা কিন্তু এক শ্রেণীর লোকেরা বিশেষ করে যারা বিদেশে থাকেন প্রবাসী একেবারে অভ্যাস বানিয়ে নিয়েছেন না বারোটা না হলে হবে খাওয়া দাওয়ার পরে কেউ কম্পিউটার নিয়ে পড়ে আছে কেউ মোবাইলে টিভা টিভি করছে কেউ আর কিছু যারা টিভি নিয়ে পড়ে থাকে টিভি নিয়ে পড়ে আছে ও বারোটা হবে তাহলে আল্লাহ কি করে তৌফিক দিবে তাদের তাজুদ পড়া আরে ফজর পড়ালে কি করে তৌফিক হবে ফজর করতে পারে না এই জন্য আল্লাহ ফকরবুল আলমিন তারপরে সাদ করছেন যে ফালা তালামা ওফি আলহমিন কুর্রাতে আয়োজন কোন ব্যক্তি জানে না যে তাদের জন্য কি লুকিয়ে রাখা হয়েছে মিন কুর্রাতে আয়োজন যাতে তাদের চক্ষু শীতল হবে ঠান্ডা হবে যারা এইসব গুণ রাখে যেসব গুণের কথা আল্লাহ পাক বললেন তাদের জন্য আল্লাহ পাক চক্ষু শীতলকারী কি লুকিয়ে রেখেছেন জান্নাতে কোনো মানুষ জানে না বেমা কামিয়া মানুষ তাদের নেক আমলের বদলা শুরু নবী করিম সাল্লাম হাদিস রয়েছে মালা হাদিসে কুদসি আল্লাহ পাক এরশাদ করেছেন যে আমি আমার নেক বান্দাদের জন্য তৈরি করে রেখেছি এমন কিছু মালা আইন রাত কোনো চোখে দেখেনি ওয়ালা উজরুন সামিয়াত কোন কানে তার পূর্ণ বিবরণ শুনেনি ওয়ালা খাতার আলা কালবে বাসারা কোনো মানুষের অন্তরে তার কল্পনা পর্যন্ত হয়নি কল্পনা জগৎ কল্পনা করতে পারি যে রাজার বাড়িতে কি থাকতে পারে রাষ্ট্রপতির ভবনে কি থাকতে পারে আর প্রধানমন্ত্রীর বাড়িতে কি আয়স আরাম থাকতে পারে এগুলো তো কল্পনাতে আসতে পারে ঠিক না তারা কি ধরনের খাই দায় এগুলো কল্পনা করা যেতে পারে যদিও আপনি জীবনে খান্না পান না দেখতে কিন্তু জান্নাতের কথা মানুষ কল্পনা করেও দৌড় দেন কল্পনা জগৎ সারা দুনিয়া যত ভালো নিয়ে আমাদের দিতে পারে তারপরে কল্পনা পৌঁছিতে পারবে না সেখানে এইরকম আল্লাহ পাকে নিয়ামত তৈরি করে রেখেছেন জান্নাতদের জন্য এই আয়াত নবী করিম সাল্লাম এই হাদিস বলার পরে পাঠ করলেন যে আয়াতটি আমাদের সামনে রয়েছে আল্লাহ পাক তারপরে বলছেন যে একজন মমিন আর একজন কাফের ফাঁসে গণাগার সমান হতে পারে একজন সৎ লোক অসৎ লোক সমান হইতে পারে না আফামান কানা মমিন আচ্ছা বলতে যে ব্যক্তি মমিন বিশ্বাসী কামান কানা ফাঁসে সে কি ওই লোকের মতো যে ফাঁসে গুনাগার পাপিষ্ট কখনো না এটা কখন দুনিয়াতে না আখেরাতে শুধু আখেরাতে দুনিয়াতেও মমিন একজন বিশ্বাসী আর অবিশ্বাসী অথবা মমিন ধার্মিক পরেশগার মুত্তাকি আর একজন হচ্ছে ফাঁসে পাপিষ্ট যদিও সে মুসলিম দুটো সমান হইতে পারে নাই দুনিয়াতেও আর আখেরাতে আখেরাতে আল্লাহর কাছে মমিনদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে মুক্তাকিদের জন্য আর ফাঁসে কপিষ্টদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন সমান নয় দুনিয়াতেও যোগ্যতার দিক থেকে একজন মমিন আল্লাহ ভিরু হত্যাটি আর একজন ফাঁসে সমান হইতে পারে না হ্যাঁ সুতরাং গণতন্ত্র ইসলাম নয় দুনিয়াতেও সিদ্ধান্ত কার হবে সব লোকদের হবে শান্তি কি করে আমাদের গ্রামে আসতে পারে দেশে আসতে পারে এই সিদ্ধান্ত বলবে সত লোকেরা অসৎ লোকেরা বলবে অসৎ লোকেরা অসৎ পরামর্শ দেবে বসত লোক রক্ষক ভক্ষক হবে যেমন আজকের অবস্থা যারা এই রক্ষক তারাই ভক্ষক তাদের পেট ভরছে না আর দেশের গরিব গরিবই থেকে যাচ্ছে আল্লাহ পাক তারপরে বলছেন লায়াস্তা উন না কখনো সমান বরাবর হইতে পারে না মমিন সৎকর্মশীল আর ফাঁসেক পাপিষ্ট আর বড় ফাঁসে হচ্ছে কাফের মুশরেক মোনাফেক কখনো সমান হতে পারে আম্মাল্লাজিন আমান ও শুনে রাখো যারা ইমান নিয়ে আসে আর সৎকর্মশীল হয় ফালাহম জান্নাতুল মাওয়া তাদের জন্য জান্নাতুল মাওয়া রয়েছে এমন জান্নাত যেটা হবে তাদের বাসস্থান মাওয়া মানে বাসস্থান চিরকাল নজরুল্লাম বেমা কানু আমালুন তারা যে সৎ আমল করেছিল তার আতিথ্য স্বরূপ নজরুলান মেহমান নওয়াজি আল্লাহ পাক দেবেন তাদেরকে ওয়াম্মাল্লাজিনা কু পক্ষান্তরে যারা পাপিষ্ট হয়েছে ফাসাকা ইয়াফসকু মানে বিরুদ্ধাচরণ করা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করেছে আল্লাহর দিন থেকে বেরিয়ে গেছে আংশিক অথবা পুরোপুরি বেরিয়ে গেছে তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম তাহলে বরাবর কি করে হতে পারে পাপিষ্ট জাহান্নামে আর নেক লোকেরা জান্নাতে কুল্লামা আদু আইয়া মিনহা যখন যখন তারা এই জাহান নাম থেকে বের হতে চাইবে চেষ্টা করবে অইদু ফিহা ধাক্কা দিয়ে তাতে ফিরিয়ে দেওয়া হবে ফেরেস্তারা তাদেরকে ধাক্কা দিয়ে আবার জাহান নামে দিকে জাহান নামের ভিতর দিকে ঠেলে দেবে ওয়াকিল আল্লাহমা তাদেরকে বলা হবে ফেরেস্তারা বলবে জুকু আজাবান্নার জাহান নামের আজাব জাহান নামের শাস্তি গ্রহণ করতে থাকো শাস্তির স্বাদ নিতে থাকো যেই জাহান্নামের কে তোমরা মিথ্যা মনে করতে আল্লাহ পাক তারপরে দুনিয়াতে যারা পাপিষ্ট গুনাগার বিভিন্ন পাপে জড়িয়ে যায় তাদের সংশোধনের জন্য কিছু শাস্তি দিয়ে থাকেন বড় শাস্তি পূর্বে এই বিষয়টিকে আল্লাপাক উল্লেখ করেছেন উদ্দেশ্য হয় মানুষের সংশোধন করা সুতরাং প্রত্যেক মানুষের জীবনে মাঝে মধ্যে যে বালা মুসিবত আসে বিপদ আপদ আসে সেখান থেকে যেই ব্যক্তি শিক্ষা নিতে পারবে সে হচ্ছে কামিয়াব আল্লাহ বলছেন আর অবশ্যই অবশ্যই আমি মানব জাতিকে আসাদন করাবো মিনাল আজাবিল আদনা মানে লঘু শাস্তি আল আজাবিল আদনা মানে ছোট শাস্তি দুন আল আজাবিল আকবর মহাশাস্তির পূর্বে মহাশাস্তি হচ্ছে জাহান্নামের আজাব কবরের আজাব পরকালের আজাব এসব আজাবের পূর্বে আমি লঘু শাস্তি হালকা শাস্তির আসাদন করাব লাল্লাহম এর যেমন যাতে করে তারা ফিরে আসে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর দিনের দিকে ফিরে আসে আল্লাহর দিন শিখে আল্লাহর দিন বিশ্বাস করে আল্লাহর দিনের আমল করে আল্লাহর দিনের দাওয়াত দেয় আল্লাহর দিন মোতাবেক ছেলে মেয়েদের লালন পালন করে এই জন্য আল্লাহ ফাকর মাঝে মাঝে বিপদ আপদ পাঠান এই সম্পর্কে আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহমা থেকে বর্ণিত রয়েছে যে এই আজাব কি ধরনের তিনি উল্লেখ করেছেন এই বিষয়টি তার কথা থেকে আপনাদেরকে পড়ে শোনাই তাহলে বুঝুন আলাইবিন আব্বাস ইয়ানি বিল আজাবিল আদনা লঘু আজাব লঘু শাস্তি হচ্ছে মাসায়েব দুনিয়া ও মহা ও আফাতহা দুনিয়ার বিভিন্ন বালা মুসিবত মহানা মানে বিভিন্ন রোগ ব্যাধি বা আফাত তোহার বিভিন্ন রকমের আফত যে কোন রকম বিপদ হোক না কেন এমনকি মানসিক যন্ত্রণা এটাও কোনো পাপের কারণে অনেক সময় শারীরিক পীড়া নেই কিন্তু মানসিক পীড়া মানসিক অশান্তি টেনশন ছেলে মেয়ের পক্ষে টেনশন ভোগ করছেন স্ত্রীর পক্ষে টেনশন ভোগ করছেন মনোমালিন্য হওয়া অন্তরে অন্তরের মিল হয় ভাই ভাই মিল হয় বাপ ছেলের সাথে মিল হয় না হ্যাঁ স্বামী স্ত্রীতে মেল হয়নি স্ত্রীর চরিত্রহীন হয়ে যাওয়া চরিত্র খারাপ হয়ে যাওয়া ইত্যাদি যতগুলি বিপদ আপদ হইতে পারে এগুলির কারণ হচ্ছে কি যে আপনার জীবনে পাপ আছে গুনা আছে সুতরাং আপনাকে সংশোধন করতে হবে লাল্লাহম এর যেমন যাতে করে তারা ফিরে আসে আয়াত আল্লাহ ওর বড় হইতে পারে যাকে উপদেশ দেওয়া হলো তার প্রতিপালকের দিয়ে কিন্তু সে থেকে মুখ ফিরিয়ে নিল মিনাল মুজরে নিশ্চয় আমি অপরাধীদের থেকে প্রতিশোধ নেব তাদেরকে শাস্তি দেব ওয়ালাকাদ আতাইনা আল কিতাব আল্লাহ বলছেন নিশ্চয় আমি মুসা আলাইহিস সালামকে আল কিতাব দিয়েছিলাম কিতাবের নাম কি তাওরাত ফালা তাকুন ফি মিরিয়াতিম মিল্লিকা হে নবী সুতরাং তার সাক্ষাতে তুমি কোন রকমের সন্দেহ করিও না মুসা আলী সালামের সাক্ষাতে তুমি কোন সন্দেহ করিও না একটা তাস্তির অর্থাৎ তোমার সাক্ষাৎ মুসা আলী সালামের সাথে হবেই এই সুরা সেজদা নাজেল হওয়ার কিছু সময়ের মধ্যে মেয়েরাজ হলো আর মেয়েরাজে গিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লাম মুসা আলী সাল্লামকে দেখলেন হ্যাঁ ষষ্ঠ আসমানে এছাড়াও দেখেছেন তাদের এমামতি করেছেন আম্বিয়া রসুলগণের মুসা আলাইসাল্লাম বারবার করে ফিরিয়ে দিয়ে রসুল্লাহ সব যান যান নামাজকে হালকা করে নিয়ে আসেন পঞ্চাশ থেকে কমাইতে কমাইতে কমাইতে পাঁচে আসলো ঘটনা জানা আছে না মেয়েরাজের এই বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে একটি তফসিল আর আর একটি তফসিল হচ্ছে ফালা টাকুন ফিমিরিয়াতে মিললে কাহি মানে আল্লাহর সাথে সাক্ষাৎ মুসা আলাইসালামের কথা নয় মুসা আলাইসাল্লামকে কিতাব দিয়েছিলাম আর এই কিতাবেও তৌহিদ আকিদা আখেরাত পরকাল আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ করতে এই বিষয়গুলি ছিল আর কোরআনে কারিম আছে হালা তখন ফিমেরিয়াতে মিললে কায় সুতরাং তুমি আল্লাহর সাথে যে একদিন সাক্ষাৎ হবে জবাবদেহি করতে এই সম্পর্কে কোনো সন্দেহ করিও না আর তোমার জাতিকে বলে দাও তারা যেন এরকম সন্দেহ না করে তাহলে বিষয়টা পরিবর্তন হয়ে গেল তফসির কি হয়ে গেল যে আখেরাত সম্পর্কে কোন রকমের সন্দেহ নেই আখেরাত সম্পর্কে কোনো সন্দেহ নেই নবী করিম সাল্লামের অবশ্যই সন্দেহ প্রশ্নে উঠে না কিন্তু পরোক্ষভাবে নবী নবীলামকে বলার মাধ্যমে পরোক্ষভাবে কাফেরদেরকে বলা হচ্ছে যে কেমন সম্পর্কে কখনো তোমরা সন্দেহান থাকবে না যে আল্লাহ হদাল্লে বানি ইসরাইল এবং মুসা আলি সালামকে বনি ইসরাইলদের জন্য হাদি হুদান মানে হাদি পথ পথ প্রদর্শক বানিয়েছিলাম বা এই কিতাবকে কিতাব হতে পারে ও আল্লাহ এই কিতাব আল কিতাবকে মুসা আলি সাল্লামকে যে কিতাব তাওরাত দিয়েছিলাম এই কিতাব মানে ইসরায়েলদের জন্য পথ প্রদর্শক ছিল দিক নির্দেশনা ছিল আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াজাল্লা মিনহুম আইম্মাতে ইয়াহদুনা বিআমরিন আর তাদের মধ্য থেকে মানে মুসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্য থেকে বেশ কিছু ইমাম নেতা তৈরি করেছিলাম সৎকর্মশীল ইয়াহদুনা বিআমরিনা যারা আমার নির্দেশ মোতাবেক রাস্তা দেখাইতো মানুষকে লম্মা সাবর যখন তারা ধৈর্যশীল হয়েছিল তারা আল্লাহ দিনের ওপর ধৈর্যশীল হয়ে অটল হয়েছিল তখন তাদেরকে আমি বড় বড় নেতা ইমাম বানিয়েছিলাম ওলামা বানিয়েছিলাম তারা দিনের খেদমত করেছিল রসুল্লাহ সাল্লা সাল্লামের ওম্মতের পরে সবচাইতে বেশি সংখ্যাগরিষ্ঠ ওম্মত হবে মুসা আলি সাল্লামের জানা আছে না জি তো মুসা আলি সাল্লামের অনুসারীদের মধ্যে বড় বড় অলমা আল্লাহ দিয়েছিলেন লম্বা সাবাদ কিন্তু যখন তারা তাদের দিনকে বিকৃত করলো তওরাতকে বিকৃত করলো দিনকে বিকৃত করলো তখন তাদের কাছ থেকে এই শ্রেষ্ঠত্ব ছিনে নিলেন আর দিয়ে দিলেন উম্মাতে মুসলিমাকে কুন্তুম খায়রা উম্মা তোমরা শ্রেষ্ঠ উম্মা কিন্তু তাদের বেশ কিছু দায়িত্ব দায়িত্ব আছে সেই দায়িত্বগুলি যতদিন পালন করেছে ততদিন আল্লাহ সম্মানিত রেখেছেন এই জাতিকে আর যখন দায়িত্বগুলিতে তারা অবহেলা করেছে গাফিলতি করেছে আল্লাহ পাক তখন তাদেরকে আবার গোলাম বানিয়ে দিয়েছেন দেখেন আজকের মুসলিম ইয়াহুদ্দিন আসারাদের গোলাম গোলামি করছে মানসিক গোলামি করছে না হয় শারীরিক গোলামি করছে দৈহিক গোলামি করছে আর্থিক গোলামি করছে অর্থনীতিকার ওই পশ্চিমা অর্থনীতি পুঁজিবাদ নয় সমাজবাদ তাই না মার্সবাদ অমুকবাদ তো গোলামি নাই বহু রকমের গোলামিতে আছে মুসলিম উম্মাদ আল্লাহ পাখির আজাব আল্লাহ যেন আমাদেরকে দিনে দিক ফিরা তৌফিক দান করেন বকানবী আয়াতেনা ইউকেনুন আর এই লোকেরা এই মুসা অনুসারীরা আমার আয়াতের ওপর দৃঢ় বিশ্বাস রাখত তোমার প্রতিপালক তাদের মাঝে কিয়ামতের দিনে চূড়ান্ত ফেসলা করে দেবেন যে সম্পর্কে তারা মত বিরোধ করছিল তাহলে এহুদিন আসাদের বিভিন্ন ফিরকা দল উপদল যখন পয়দা হইল আল্লাহাক বলছেন এইসব যে তাদের মত বিরোধ ইখতলাফ সে সম্পর্কে আল্লাহাক চূড়ান্ত ফেসলা আখেরাতে করবেন দুনিয়াতে হক বাতিলের চূড়ান্ত ফেসলা হবে না শুনে রাখেন ভালো করে দুনিয়াতে হক বাতিলের চূড়ান্ত ফেসলা কখনো হবে না বাতিল পন্থীরা বলছে আমরাই হক বাতিল বিদাতিরা বলছে আমরাই সন্ন্যতের ভক্ত বেশি পাপিষ্ট যারা তারা বলছে আমরা ন্যায় নীতি চাই আর যারা ধর্ম ধর্ম করেছে যারা ইসলামের কথা বলছে তারা হচ্ছে মূল্যবাদী হ্যাঁ তাই কিনা হ্যাঁ, তো আল্লাহ পাকের চূড়ান্ত ফাইসালা করে দেখিয়ে দেবেন হক বাতিলের এই লড়াই চলতেই থাকবে কেমন পর্যন্ত আল্লাহ বলছেন আওয়ালাম মিনাল আল্লাহ বলছেন যে আরব মক্কার কাফেররা এরা কি এসব দেখেও আওয়ালাম তাদেরকে কি হেদায়ত দিল না তাদেরকে কি রাস্তা দেখালো না এই বিষয়টি কি বিষয়টি কাম আহলাকানা করুন কত জাতিকে আমি তাদের পূর্বে ধ্বংস করেছি এখানে কাম খাবরিয়া মানে বহু জাতিকে আমি তাদের পূর্বে ধ্বংস করেছি আদ সামুদ হস্তি বাহিনী ফেরাউন ফেরাউন সারি নু আলি সালামের জাতি লুত আলি সালামের জাতি বহু জাতিকে আমি ধ্বংস করেছি সুনাফি মাসাকে নেহিন তাদের বাসস্থান হয়ে তো তারা চলাফেরা করে আল্লাহ বলছেন এই আরব মুশ্রেকরা হে কোরেশরা তোমরা তো ওইসব এলাকা দিয়ে চলাফেরা করো ইঙ্গিত করা হয়েছে আরো মুশ্রিকেরা যখন সাম দেশে ব্যবসা করতে যেত তখন এই তাবুক এলাকা দিয়ে যেত যেখানে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছে আরো এগিয়ে যখন যেত জর্ডন উর্দুন ফিলিস্তিন ওইদিকে যেত তখন ওই আপনার মৃত সাগর যেখানে লুত আল ইসলামের জাতিকে ধ্বংস করা হয়েছে জানো যে লুত আল ইসলামের জাতিকে এখানে আল্লাহ ধ্বংস করেছে কেন ধ্বংস করেছে এখানে দেখলে সামুদ সামুদ বংশকে কেন আল্লাহ ধ্বংস করেছেন এই যখন এমন দেশের দিকে সফর করে যেত তখন এমন দেশের দিকে গেলে ওইখানে আদ সম্প্রদায়কে আল্লাহ ফকরবুল্লা আলমিন ধ্বংস করেছে এই এলাকাগুলি তো তোমরা জানো কেন আল্লাহ ধ্বংস করেছেন আর সেই পাপে তোমরা আজকে লিপ্ত তারা শিরকুপুরি তাদের সবচেয়ে বড় পাপ ছিল আর তোমাদের সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরকুপুরি সুতরাং তোমরাও আল্লাহ পাকের আজাবের প্রতীক্ষায় থাকো আল্লাপাক বলছেন যে এটা দিয়েও তারা কি হেদায়ত হলো না অথচ রাত দিন ওইগুলো দিয়ে চলাফেরা করে ব্যবসা বাণিজ্যের সফর করে তারা নিশ্চয় অনেক শিক্ষণীয় বিষয় আয়াত মানে অনেক নিদর্শন শিক্ষণীয় বিষয় মহম তারা কি শোনে না আওয়ালাম ইয়ারাও চিন্তা করে দেখে না মা আমি পানিকে প্রবাহিত করি শুষ্ক ভূমির দিকে জুরুস এমন শুকনো জমিন যেখানে কোনো গাছপালা উদ্ভিদ নেই এই এলাকায় জুরুস বলা হয় তো শুকনো জমিতে আমি পানি প্রবাহিত করি এই দৃষ্টান্তটি উপমাটি আল্লাহ পাক কেন দিচ্ছেন এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইছে আমরা শুকনো জমিনকে আল্লাহ পানি দিয়ে বৃষ্টি দিয়ে আবার সঞ্জীবিত করেন তাতে ফসল জন্মায় তাতে থেকে মানুষের খাদ্যের ব্যবস্থা হয় তাদের গবাদি পশুর খাদ্যের ব্যবস্থা হয় ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল্লা আলমের মৃত মানুষ সরে যাবে পচে যাবে মাটিতে মিশে যাবে এরপরে আল্লাহ তাদেরকে পুনরায় জীবন দান করবে যে আল্লাহ মরা জমিকে জিন্দা করছেন সে আল্লাহ মরা মানুষকে আবার জীবিত করবেন এই কথাটি আল্লাহ পাক এখানে বুঝাতে চেয়েছেন আরব মুসলিমদেরকে যারা পরকালকে অস্বীকার করত আল্লাহ বলছে আওয়ালাম ইয়ারাও তারাকে চিন্তা করে দেখে না আন্না না সুকুল মা এলাল আরদের জরুস আমি আল্লাহ পানিকে প্রবাহিত মানে হাঁকিয়ে নিয়ে যাও এই জন্য ড্রাইভারকে সাইক বলা হয় আমি পানিকে প্রবাহিত করি এলাল আরজিল জরুজ শুষ্ক বা শুকনো জমিনের উদ্দেশ্যে শুকনো ভূমির উদ্দেশ্যে ফানুখরে জবেহি জারান সেখান থেকে আমি উদ্গত করি ফসল বা শস্য সেখান থেকে তাদের গবাদি পশুরাও খায় ওয়ান ফসম আর তারা নিজেরাও খায় আফালাই সেরুন তারা কি এসব চিন্তা করে দেখে না চোখে দেখতে পায় না যে কিভাবে তাদের খাদ্যের ব্যবস্থা হচ্ছে আর তারা বলে মাতা হাজাল ফাথু এই চূড়ান্ত ফয়সালা কখন হবে এখানে আউল ফাথু মানে চূড়ান্ত ফয়সালা এই ফাতা মানে মক্কা বিজয় নয় ফাতা তো বিজয়কে বলে মক্কা বিজয়কে বলা হয় কিন্তু ওই ওইটাকে বোঝানো হয়নি এখানে বোঝা হয় চূড়ান্ত ফায়সালা আরব মুশেখরাকে যখন নবী ইসলাম বলতেন যে তোমরা যদি এইরকম পাপে লিপ্ত থাকো আর এইরকম শিরকুপুরিতে অটল থাকো আর ইমান যদি না নিয়ে আসো তাহলে কখন যে আল্লাহর আজাব আসবে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন যেমন আগের জাতিকে ধ্বংস আল্লাপাক করেছেন তখন তারা বলতো মোহাম্মদ কতদিন আর এইরকম ধমক দিতে থাকবে নিয়ে আসো কখন আসবে এই চূড়ান্ত ফয়সালা যেটা তারা চ্যালেঞ্জ করতো মাঝে মাঝে ঠাট্টা মজা করতো কোথায় তোমার আজাদ কোথায় তোমার আজাদ আল্লাহ পাক ওই বিষয়টি এখানে উল্লেখ করেছেন আর আরেকটা হচ্ছে চূড়ান্ত ফয়সালা কেয়ামতের দিন কেউ কেউ সেটাও তফসিল করেছেন আল্লাহ বলছেন ওয়াকুলুন আর আরব মুশ্রিকরা বলতো মাতা হাজাল ফাতু এই চূড়ান্ত ফেসলা কখন হবে যে আজাবের ধমক টমক দিচ্ছ ইনকুন্তুম সহজে ইন তো যদি তোমরা হে মোহাম্মদ আর মোহাম্মদের সাথীরা সাল্লাম তোমরা যদি সত্যবাদী হও কুল আল্লাহ বলছেন হে নবী তুমি তাদেরকে জানিয়ে দাও বলে দাও ইয়মাল ফাতে লায়ন ফাউল্লাহ কাফারু ইমান চূড়ান্ত ফয়সালার দিনটা এমন হবে যেই দিন কাফেরদের ইমান তাদের কোন কাজে আসবে সেই দিন কাফেররা ইমান নিয়ে আসবে কিন্তু ইমান তাদের কাজে আসবে না এটা কোন দিন নিশ্চয় এটা মক্কা বিজয়ের দিন নাই এই জন্য বললাম কারণ মক্কা বিজয়ের দিনে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের ইসলামকে নবিসাম কবুল করেছিলেন ঠিক না হ্যাঁ তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন তাদেরকে ছেড়ে দিয়েছিলেন সুতরাং এই ইমান তাদের কাজে এসেছিল তাহলে এই ফাতমা মানে মক্কা বিজয় নেয় তাই এটা কি এটা হচ্ছে মরণের সময় বদরের যুদ্ধে যখন ওই সত্তর জন নিহত হইল কাফের হ্যাঁ সেই সময় যে আল্লাহর আজাবে ফেরিস্তাদেরকে দেখেছিল তখন সংশোধনার সময় ছিল লায়ন ফাউল্লে জেনে কাফার ইমান এখন আর ইমান কাজে আসবে না হ্যাঁ এটাকে বোঝানো হয়েছে আর বোঝানো হয়েছে কেমতের দিনকে যে কেমতের দিন পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠে যাবে কোন মানুষের ইমান তবা সংশোধন কাজে আসবে না ওয়ালাহমিউন জারুন আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে না অবসর দেওয়া আনজারা ইউনজারা মানে এনজার বা বেফালতের মানে হচ্ছে অবসর দেওয়া তাদেরকে অবসরও দেওয়া হবে না আরে জানহুম হে নবী সুতরাং তাদের থেকে তুমি মুখটা ফিরিয়ে নাও বা তাদেরকে উপেক্ষা করো ছেড়ে দাও তাদেরকে ওয়ান্তাজের আর তুমি প্রতীক্ষা করো দেখো তাদের তামাশা ইন্নাহ আর তারাও প্রতীক্ষা করুক তারাও অপেক্ষা করছে আর তুমি অপেক্ষা করো কিসের অপেক্ষা হ্যাঁ না না আরব মুশ্রিকরা বলতো যে মোহাম্মদ যে বাপদাদার ধর্মকে গালাগালি করছে তারা তো বলতো গালাগালি করছে যেমন আজকালকার বিদ্যাপন্থীরা যদি বলি যে ভাই রসুলের সামনে তুমি আবু হানি শাহি মালিক আমদ সব কথা বলবেন সহি হাদিস আমল কর এই কথাটি পট করে বলবে বেদাতপন্থী যে দেখো দেখে গালি দিচ্ছে বলে না বেদাতপন্থীরা এমনকে গালি দিল বললাম যে এমামরা অলামা তাদের ভুল হইতে পারে সুতরাং তাদের কথাকে যাচাই করতে হবে কার কথা দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে আল্লাহর কথা দিয়ে রসুলের কথা দিয়ে এতে কারো মানহানি নয় আপনি রসুলের মতো বানিয়ে দেবেন কথায় না বানালে কাজের সময় বানিয়ে দেবেন আপনি কাজের বলা আপনার কাছে এমাম আপনার আপনার পীর নবীর মতো হয়ে গেল বলেছে তখন ঠিক ভুল বলতেই পারেন আমাদের পীর সাহেব আমাদের ইমাম সাহেব হ্যাঁ তো রসুল বানিয়ে দিলেন আপনি এই কথাতে আপত্তি করায় আপনি অপপ্রচার চালায় বিরাটপন্থীরা আরে ওখানে কি শুনতে যাবেন ওরা তো এমামদেরকে গালি দেয় আমাদের মজাবকে গালি দেয় আমাদের আলেমদেরকে গালি দেয় গালি দেওয়া হইলো কোনদিন গালি শুনেছেন এইরকমই বেদাতপন্থীরা মোহাম্মদ বলতো যে মোহাম্মদ ইয়াসুব্বা আলে হাতানা আরে আমাদের দেব দেবীকে গালি দিচ্ছে আমাদের ধর্মকে গালি দিচ্ছে অথচ আল্লাহ করা নিষেধ করেছেন কখনো গালি দিল নবী কখনো গালি দেন শুধু বলেছেন যে এসবের পূজা করিয়ে না রবের এবাদত করা এটাই তাদের কাছে গালি ছিল তো ওরা বলতো কি আরো মুশ্রিকরা যে মোহাম্মদ যে কাজ করলো দাদা ধর্মকে একবার ধুলিস করে দিল অবশ্যই মোহাম্মদের উপর মায়ের আসবে আল্লাহর মায়ের আসবে আর আমাদের দেবদেবীর মায়ের আসবে আল্লাহ পাক বলছেন যে দেখো তারাও তোমার ধ্বংসের অপেক্ষায় আছে মোহাম্মদ কখন ধ্বংস হবে পাপে পুড়ে মরবে আর তুমিও তাদের ধ্বংসের অপেক্ষা করো কে ধ্বংস হয় দেখো আর দেখতে পেল দুনিয়া দেখতে পেল যে কে ধ্বংস হল মাত্র তেইশ বছরের জীবনে মোহাম্মদ রসুল্লাহাম তার সাহাবাই কেন আল্লাহ ফাকরবেন কোথায় পৌঁছে দিলেন হ্যাঁ উটের রাখাল বকরি ছাগলের রাখাল তারা খলিফাতুল মুসলিম হয়ে গেলেন আমিরুল মমিনিন হয়ে গেলেন তোর আবু জাহাল আবুল হাবুতবাস এবার এক নিশ্চিন্ন হয়ে গেল তাদের নাম পর্যন্ত আরো আর থাকলো না হে নবী তুমি অপেক্ষা করো তুমি তাদের কি হচ্ছে অপেক্ষা করো দেখো আর তারাও তোমার সম্পর্কে অপেক্ষা আছে যে কখন মোহাম্মদের কি হবে দেখে নাও কি ফাইসালা হচ্ছে আল্লাহ পাক দেখিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল যেন কোরআন বুঝার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সংশোধনের তৌফিক দান